আচ্ছা ঠিক আছে দুইটা না একটা মাইক্রোফোন দুইটা তোমরা ওই সাইড করা মাইক্রোফোন আমরা এতে যে শ্রোতারা দেখতে পারে না বাধা বাধা লাগে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ثم قال الله تعالى إنما أموالكم وأولادكم فتنة وقال النبي صلى الله عليه وسلم من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 আয়োজিত দুই দিনব্যাপী বাৎসরিক মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হজরত ওলামাইকে রাম শফিক তোলাবাহ প্রাণপ্রিয় দেশবাসী সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারকাত আয়লা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য শুক্রিয়া রবিউসানি মাসের একেবারে প্রথম রজনী যে আল্লাহ তালা এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকেই মনোনীত করেছেন কোরআন হাদিসের আলোকে দুটো ভালো কথা বলা শোনার জন্য তার এই বড় স্থানের শুক্রিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে ধারাবাহিক মূল্যবান আলোচনা শুনেছেন দুই দিনব্যাপী মাহফিল হলে প্রথম দিন রাত দশটা সাড়ে দশটার ভিতরে শেষ করে দেওয়া উচিত যাতে আগামীকালকে আপনারা আসতে পারেন শান্তশিষ্টভাবে আজকেই যদি বারোটা একটা বেজে যায় তাহলে কালকে অনেক শ্রোতা কমে যাবে দিন বইরে জিমেই বেড়াবেন আর বেশি রাত আসলে ওয়াজ না করাই ভালো ফজরের নামাজের দাম ওয়াজের চাইতে কোটি কোটি গুণ বেশি যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় ওই দিন রিয়েকশন হয় আর যে এলাকায় যেদিন গান হয় সেই এলাকায় সেদিন অ্যাকশন হয় অ্যাকশন রিয়েকশন বোঝেন তো যেদিন যে এলাকায় গান হয় সকালবেলা দেখবেন যে ওই গানের শ্রোতারা মাঠে ঘাটে যে যেখানেই যায় অফিস আদালত ওই গানে যা শুনছে রাত্রে তার দুই একায়ত মুখস্থ রাখে ওই জায়গা গুনগুন করে গাতি থায় দেখেন মনে পড়ে না যা শুনছে রাত্রে তার একটু একটু মনে রাখে গায়ে তাহলে অ্যাকশন হয়েছে না আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় দিন রিয়াকশন হয় মানে সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া উল্টো কাজ হয় ওই দিন ওই মহল্লায় মসজিদে মুসল্লি কমায় ভালো ভালো পাকা পাকা দুই পাঁচজন বুড়ো মানুষ জাগে এরপরে যে শুলিয়ার আর গম আসবে না মোড়ামুড়ি হতে ফজর হয়ে যাবে কোনটা মসজিদে যায় আর মোটামুটি আদাবিদে মুসলমান যারা নিয়ক্ত নামাজ পড়ে ফজরে অন্য দিনও সাইজকে তারা আসতে পারবে না তো ওয়াজ হলো নামাজের জন্য নাকি বলেন ভাই এত ওয়াজের ফলাফল শেষ ফিনিশিং নামাজ তাই না আর ওয়াজ করতে করতে যদি নামাজ নষ্ট করে নি আর কি হবে তাতে বাকি মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের একটা আবিষ্কার স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গা দেখবেন ক্লাস একটা টাইম ফিক্সড আছে আছে না যত ভালো ফার্স্ট ক্লাস প্রফেসর হোক না কেন খুব ভালো লেকচার দিতে পারে পুরো কলেজের ভিতরে শ্রেষ্ঠ ইনি ছোট মোটো প্রফেসররাও ওনার লেকচারের সময় এসে বসে তো যত ভালো প্রফেসরই হোক না কেন তার জন্য কি এরকম হয় যে আজকে দশটার থেকে নিয়ে আপনি যতক্ষণ পারেন আপনি পারার পর এক সময় থাকলে আর সবাই আসবে না আসবে না এরকম কোনো নিয়ম আছে নাকি ফিক্স টাইম পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ঠিক না এর কারণ কি এটা বিজ্ঞানীদের আবিষ্কার এটা ওলামাই কেরামেও সম্মতি আছে যার কারণে মাদ্রাসা ওইভাবে ক্লাস টাইম রুটিন করা মানুষের মন মেজাজ মস্তিষ্ক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভালো থাকে এরপরে যত ভালো কথা হোক একবার এদিক থাকায় একবার ওদিক থাকায় একটু পেশা বসে একটু বাদাম খাতি মনে খায় পান বিড়িয়ে লাগে একটু সে নেশা হয় তখন আর ওই মূল কথার দিকে মন যায় না বক্তারও ইচ্ছা থাকে না ভালো বলার এই জন্য ওনরা এই সাইডটা হিসাব নিকাশ করে ক্লাস টাইম করেছে অতটুক এটাও একটা ক্লাস এটাও একটা কিন্তু ক্লাস ওয়াজ মাহফিল একটা ক্লাস কিন্তু এ জায়গার প্রফেসরকে টাইম ধরা বান্ধা নাই শেষ বক্তা রাত টুও যতক্ষণ পারেন রাত টুও আপনার জন্য সবাই বসে রয়েছে সাড়ে তিন ঘন্টা কেউ জিমেবে কেউ ঘুমোবে শুয়ে পড়বে কত জায়গাতে যে আমার দিক পাও টান টান শুয়ে রয়েছে এই তুই শুয়েছিস কাজ আর কতক্ষণ বসে থাকবো কি সত্যি তো একটা সমস্যা এই কারণে ও জায়গার ক্লাসে IA BA M A pass করে করে বড় বড় অফিসার আর আমার ক্লাসের ছাত্রকে এখানে উন্নতি অগ্রগতি নেই আগের বারো যারা দাঁড়িয়ে কাটতেই বারো তারা কাটে বুঝে শুনে ছাড়িয়ে দেব যা তাই আর পরীক্ষা তো নাই আর এক সমস্যা এজন্য বেশিক্ষণ আর বিরক্ত করবো না রাত বেড়ে গেছে ফজরের নামাজ নষ্ট আমিও করতে রাজি না আপনাকে হইতে দিতে রাজি না যাই হয়েছে এই বেশি গেছে পৌনে এগারোটা বাজে যাইয়ে খাইয়ে দিয়ে সত্যি সত্যি আর ঘন্টা লেগে যাবে না তাহলে তারপরে এখনই যে বারোটার বেশি বেজে যাবে শুইতে দুষ্ট এই জন্য কষ্ট দেব না শুধুমাত্র আমি একটা কথা বলার জন্য আসছি আসছি অনেক আগে অনেক আগে আসছি ইচ্ছাও ছিল যে আরো ঘন্টা দেড়েক দুই আগে সময় পাবো লেখোৎসবের পরে কিন্তু পিছিয়ে পড়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন একেবারে ফালতু না কি বলেন আল্লাহ নিজেই বলতেছেন আফা তুম তোমরা কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক ফালতু সৃষ্টি করেছি তোমরা কি তাই মনে করো ও আন্নাকুম ইলাইনা আল্লাহ তুর আর আমার কাছে তোমাদের পুনরায় ফিরে আসতে হবে না প্রত্যাবর্তন হবা না তোমরা আমার কাছে এসে দণ্ডায়মান হবা না আমার কাছে গোটা জেন্দেগির হিসাব দেওয়া লাগবে না তোমরা কি তাই মনে করো কি বলেন তাই মনে করেন হ্যাঁ আল্লাহর কাছে যাইতে হবে কুল্লু নাফসিন যা একাতুল মৌত আয়াত খান সবার মুখস্থ আছে দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারেন কিন্তু মৌত্রে অস্বীকার করার কায়দা যত লম্বা হায়াত পান মরা এককালে লাগবেই সুম্মাইলাইনা এরপরে আবার যেতে হবে কার কাছে আল্লাহর কাছে বারবার বিভিন্ন কায়দায় আল্লাহ ওয়াজ করে দিচ্ছেন মাটিতে যখন দিয়ে দেই যারা আমরা মাটি দেই দাফন করি মানুষদেরকে আমরাও বলি মিনহা খলাক না কুম আল্লাহর কথা কথাগুলো কার মিনহা খলাক না কুম এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি অফিহা নই দুকুম আবার তোমাকে তার ভিতরে ফিরিয়ে দিলাম অমিনহা নখরে জুকুম তার উখরা দ্বিতীয়বার আবার তোমাদেরকে বের করব কে বলতেছেন ভাই আল্লাহ আমরা সেই কথাগুলো তালকিন দিয়ে দিয়ে কবরবাসীকে কবরে পাঠায় দিচ্ছি অজস্র এই ওয়াজগুলো আমার জন্য কি না আমার জন্য সবার জন্য না অ্যানিবডি প্রত্যেকটা মানুষের জন্য আমাকে মাটির থেকে বানানো হয়েছে আবার আমাকে একদিন মাটির নিচে যেতে হবে আবার আল্লাহ মাটির ভিতরের থেকে আমাকে বের করবে আল্লাহ যেই আল্লাহ এত এতভাবে এত কৌশলে এত কায়দায় আমাকে এরকম করলেন হ্যাঁ যথেষ্ট করেছেন আমার জন্য এগুলো কিছুই ফালতু না আল্লাহর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আছে না আছে না আপা হাসিব তুম আন্নামা খালাকুম আবাসা মনে করো ফালতু ওয়ান্নাকুম ইলাইনা লাতুর যাউন আর তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না তোমরা কি তাই মনে করো আ বুড়োরা মরবে আমরা যুবকরা তো মরবো না মরতেছে না যুবকরা দেশে বুড়ো মানুষ বেশি মরে না যুবক মানুষ বেশি মরে বুড়ো আর আগেই তো বেশি শুয়ে পড়তেছে বুড়ো মানুষ কয়জন মরে যারা বেশি বুড়ো হয়ে প্যারালাইসিস সাত আট বছর গাই ধরে পড়ে রয়েছে উজোয় না বাঁচুইও না তাকে নামে কত মাদ্রাসায় মামলা দিচ্ছে হুজুর পাঁচ হাজার টাকা না আমার আব্বার একটু বাইরে দিয়ে যায় জালাল খতম ফড়িয়ে কতবার জালাল খতম পড়তেছে মরেই না তার আগে ওরা কয়বার শুয়ে পড়তেছে পড়তেছে কিনা কথা বলেন ঠিকই ঠিক না তবলিগের এক কারগুজারি আশ্চর্য হলাম মজাদার গল্প তবলিগের এক সাথী বলতেছে হুজুর বুড়ো মানুষ হুজুর এমন মরণ ব্যাধি হয়েছে বাংলাদেশে সব বড় বড় ডাক্তার দেখানো শেষ শেষমেশ এক ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন যে হুজুর বাবা আপনার আর ওষুধপাতি খেয়ে লাভ নেই এখন পরাণে যা চাই তাই খান আমার হিসেবে আমার থিওরিতে ডাক্তারি হিসাবে ধরা পড়ে আপনি মাস তিনিক বাঁচবেন তিন মাস খালি খালি ওষুধপাতি খেয়ে পয়সা খরচ না করিয়া ডাক্তাররা বলে যে এটা খাবেন না ওটা খাবেন না ওগুলো না যা পরানো চাই তাই খাই যা খেয়ে যেতে পারেন ওইটি নিয়ে যেতে পারলেন যা পরানে এক সেটে জ্বালিয়ে দেবেন খাইয়ে মাস তিন মাস তুনিও চিন্তা করলেন বলতেছে হুজুর শেষে মনে করলাম কি যে তিন মাসই যদি বাসি তা খাইয়েই বা লাভ কি খালিও মরতে হবে না খালিও মরতে হবে তা খাইয়েই বা লাভ কি আল্লাহর কাছে আর এক মাস উদন নিলাম কয় মাস চার মাস একশো বিশ দিন কয় সিল্লা তিন সিল্লা তিন সিল্লা আমি এক সিল্লা একশো কুড়ি দিনই এক সিল্লা চিল্লা শব্দ হলো ফার্সি চেহেল মানে চল্লিশ ফার্সিতে চেহেল মানে চল্লিশটা চেহেল্লা মানে চল্লিশ চল্লিশ দিনে তিন চিল্লা আমার তো ডাক্তারে দেশে তিন মাস আল্লাহর কাছে নিলাম আর এক মাস হুজুর এই যে তিন চিল্লে দিয়ে কাকড়াইল আসলাম কনসভাল আল্লাহ তো ডাক্তারে টাইম দেশে কয় মাস আল্লাহর কাছ থেকে আর এক মাস আমার চারি মাস পুরিয়ে গেছে এক একদিন আজকে বেশি হয়ে যাচ্ছে বেশি আসি আইজো মজার খবর হলো আমি সিললে থাকতে খবর পেলাম যে সেই ডাক্তার তিন মাস অতি অতি মরে গেছে আমি বেঁচে আছি চারি মাস তিন মাস আরো বেশি যাচ্ছে সে লোক এখনো বেঁচে আছে কন আলহামদুলিল্লাহ আমি একটা জমি কিনছি এক বুড়োর কাছের থেকে দলিল ওই নেই ওই বুড়োর ছেলে আমারে বিরক্ত করতেছে কাকা দলিল করে নেন আব্বা বুড়ো মানুষ কন্যে মূর্তি কন্যে মরে ছেলে আর আমি একসাথে প্রাইমারিতে পড়েছি পরে সে আর্মির থেকে চাকরি করে রিটায়ার্ড করে বাড়ি আসছে তার বাপ বুড়ো মানুষ তো বাপ লেখে না দিলি পরে অনেক ঝামেলা হবে হুজুর তাড়াতাড়ি লিখে নেন এ আমারও বিরক্ত করতেছে আমি পয়সা গুছাতে পারি নেই নিলে আল্লাহ আকবর ছেলেটা মারা গেছে এই খবর আমার বলার এক সপ্তাহ পরেই সাথে সাথে মারা গেছে মানে কি কয় তার লিভার খারাপ ছিল চট করে লিভার ফাটিয়ে মারা গেছে তার পাঁচ বছর পরেও বাপ বেঁচে রয়েছে শেষে বাপ আমার লেখে টেকে দিয়েই মরছে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত দুনিয়ার থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল শর্ত না ঠিক ঠিক না দুনিয়ায় আসতে জন্য আগে দাদা আসবে পরে আব্বা আসবে তারপরে আমি তারপরে আমার ছেলে তাই না ভাই তাই না আপনাকে এলাকায় কি এরকম কোনো পেঁয়াজ বাচ্চা যে আগে পোতা জন্ম নেছে তার কুড়ি বছর পরে দাদা হয়েছে এবার নাকি এরকম ওটা সমস্যা ওনার দাদার একটু জন্ম নিতে দেরি হচ্ছে নাতি আগে হয়ে গেছে এ হয় কোনোদিনও যেই আগে আসে সেই দাদা ঠিক ঠিক না তারপরে যে আসে সে হয় বাপ তারপরে যে আসে সে হয় নাতি পুতা তারপরে তারপরে বন্ধুরে কিন্তু দাদা থাকিয়া যায় নাতি চলিয়া যায় যায় না যায় না এই জন্য আমার যুবক ভাইরা ওইভাবে আর মোড়ামুড়ির দরকার নাই প্রস্তুতি নিতে হবে এখন থেকেই এই প্রস্তুতি নিতে হবে কবরের জন্য জোরে বলেন টিকিটিক না কেমত যেন নবী আলাইহিসালাম আমারে কোলের মধ্যে বসাইয়া বুন্না যেই মানুষকে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তার কুদরতি মেহমানদারি করবে তার ভিতরে দ্বিতীয় নম্বর সাপ বুন্না সাপ ইবাদতিল্লাহ যে যুবক যুবতী তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইলো আল্লাহ রসুল নিজি কোলের মধ্যে বসায়া হাউজা কাউসার পান করাইয়া কলিজারে ঠান্ডা করে দিয়ে হাত ধরে নে আরশা আজিমের নিচে বসায়া আল্লাহর বিআইপি মেহমান হিসেবে বানাইয়া দিবেন ও বন্ধু সেই যুবক হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক না দোস্তরে আমার ভাইরা বুড়োরা এমনি ভালো হয়ে গেছে বুড়োরা আর ভালো আর জায়গা নাই হ্যাঁ আগে রাস্তা দিয়ে হাঁটা দিলে বুড়োরা যৌবন কাল যখন ছিল শক্তি যখন ছিল তখন লক্ষ্য করত কে কার লুঙ্গিতে শব্দ হচ্ছে তারে পিছে ফেলাবো আর এখন এই বুড়ো বিশ্ব রোডে উঠে দেখে চার মাইলের মধ্যে কেউ নাই একা একা পিছে পড়ে যায় রাস্তায় কেউ নেই উনি একা একা পিছে পড়ে যায় একা একা পিছে পড়ে কিরম যার কথা ছিল আসরের সময় যায় সন্ধ্যের পরে পাশে পড়িয়ে গেছে না সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আজ বেঁচে আসি ভাই কাকশিয়ালের মতো বুড়োকে অবস্থা তাই না ও যুবক তোমরা যারা সমাজে আসো এই সমাজে লুট তারাজ রাহাজানি সন্ত্রাসী ইফটিজিং যত প্রকার আকাম আছে রোডে ঘাটে মোটর সাইকেল ঠেক দিয়ে ড্রাইভাররা জবাই দিয়ে গাড়ি খান কাড়িয়ে নেয় একই দেশের বুড়োরা মহিলারা নেই যে সকল যুবকরা ওই যুবকরা যদি ভালো হইয়া যায় নামাজি হইয়া যায় দিনদার হইয়া যায় তবলিগলা হইয়া যায় আল্লাহর রহমতে যুবক তুমিও পরের মাইয়াকে ধর্ষণ করবা না আল্লাহ বাসালি তোমার বোনটা নিখুঁত পবিত্র থাকবে একদিন তুমি আব্বা হবা তোমার মেয়েটারও কেউ নেবে না আজকে তুমি পরের মেয়েকে ধর্ষণ করতেছো তুমি অপেক্ষা করো তুমি যখন বুড়ো হবা তোমার মেয়েটারে সামনের থেকে কেড়ে নিয়ে সামনের পর দর্শন করবে তুমি আব্বাক শুধু দেখবা আর কাঁদবা কিছু করতে পারবা না সেই সময় সে হুজুরকে কাছে মামলা দিবা হুজুর দেশের ছেলেরা যা খারাপ হয়ে গেছে একটু ওয়াজ করেন দি আর হুজুর রকমের ওয়াজ একটু করতে পারবো না দি তুই যদি ভালো থাকতি তাহলে এখন তোর এই বিপদে পড়তো না তুই আর একজনকে আর একজনকে তুই সতীত্ব নষ্ট করেছিস এই জন্য তোর মাইয়া তোর বোর সতীত্ব বেটারা নষ্ট করে ঠিক না কামা তাদিন তুদানু জৈসা করনি ওয়াইসা বরনি না মানে তো করকে দেখ জান্নাত বিহায় দোজক বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো বেসতে আছে দোজক আছে না মানে তো মরিয়া দেখো সবই আছে এগুলো উদর উদর কর্জ পরিশোধ হচ্ছে তুমি কান্দো কেন সে সময় যা কাম করেছ তার প্রতিফল এখন তুমি ভোগ করো তুই তোর আব্বারে ভাত দিস নাই বউটা নিয়ে ফরিদপুর যে বাসা বেঁধে রয়েছিস সেই জায়গা ভাইয়ের বাসা আল্লাহ বাসালি তুই একটু অপেক্ষা কর তোর ছেলে তোর মুখের মধ্যে বা দিয়ে ভাত কাড়িয়ে বারোই নিয়ে যাবে গিলতি দেবে না তোর বউ তোর মারে খাইতে দেয় না তোর বিটার বউ তোর মার তোর বোর পাশাতে পরনের কাপড় খুলে নিয়ে যাবে খালি দেখবি কিছু করতে পারবি না বেশি দেরি নাই মাত্র আর কয়টা বছর বিশটি বছর বিয়ে করেছিস ছেলের বয়স পাঁচ বছর আর বিশ বছর যাইতে না যাইতে তুইও বুড়ো হবি সব সেই সময় পাবি অপহাসিবি আন্নামা আবাসা ফালতু মনে করো তামাশা মনে করো হাসি খেলে উড়াই দাও এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার কাছে তোর ভিআইপি মেহমান হয়ে আসার জন্য একটা মডেল পাঠিয়ে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যেই মডেল নিয়ে যদি আমার কাছে আসিস আমি আল্লাহ তোরে ভিআইপি মেহমানের মর্যাদায় হাত দিয়ে খাওয়াবো আল্লাহর কুদরতি হাত দিয়ে দোস্ত মুখে উঠে পাঁচশো বছর খানা খাওয়াবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাতের খানা এর সাইজের খানা হয় ভাই আপনাকে এলাকায় শেখ হাসিনা আসবে আল্লাহ মার্চ মাসের ষোলো তারিখে কি জন্য আসবে এই গ্রামের এক পাইসু এক সেগুলার নাম পাইসু ও খুব ভালো একটা কাজ করছে এই পাইসু রে এক হাজার টাকা হাসিনে নিজিয়াতে দেবে সার্কেট হাউস ময়দান এই দেশের সব মানুষ তারে দেখতে যাবে যাবে কি যাবে ওরে আল্লাহ দেশে কত নেতা কেউ কোনোদিন হাসিনে আড্ডে দিল না হাসিনি পাইসরে এক হাজার টাকা দেবে আজ দিয়ে এ পাইসরে হাসিনে এক হাজার টাকা হাত দিয়ে দিলি শেখ হাসিনা তাতে পাইসর আমল নামায় বেস্তের সার্টিফিকেট হবে না এক লক্ষ নেকি হবে না একটা কবুল হজের সব হবে না দেওয়ার সাথে সাথে তার আমল নামায় জেনার গুণা হবে কি হবে না হবে কি হবে না বেপারদা কবিরা গুণা হবে কি হবে না সব মুসলমান বোঝে এরপর ওরে বাবা সেই পাইসুরের টাকা দিয়ে সব অডিও ভিডিও করে রাখি পাইসু সেইটি ফটো করে একেবারে ছবি করে ঘরে ঝুলোই রাখছে সারা জীবন মরার পরে কবরে দিয়ে দেওয়া লাগে নাকি কোয়া যায় না হাসিনি এক হাজার টাকা দিয়েছিল ওরে বাবা <laughs> দুদু হাসিনের হাতের হাদিয়া আর আল্লাহর হাতের হাদিয়া সমান তা আল্লাহর হাতের হাদিয়া খাইতে হবে তো সত্যি হালুয়া খুরদান দাহানে বাইয়াত মিষ্টি খার মুখ খান লাগে আল্লাহ দিয়ে খাবে সে গাল খান তৈরি করে রাখো মদ খা মুহির মধ্যে দিচ্ছে না যা মনে হচ্ছে তা না বিড়ি খা মুহির মধ্যে আল্লাহ হাত দেবে না যা মনে করছো তা না গাঁজা খা মুখির মধ্যে আল্লাহ হাত দেবে না আল্লাহ রাতের দাম আছে হ্যাঁ যা মনে করছো তা না বুঝলো একজনে বসে বসে তাল রান্দা খায় আঙ্গুল দিয়ে মায় মায় তাল রান্দা খায় না কুত্ত জীব ব্যবহারে চাইয়ে রয়েছে ওই দিক দেখতেছে ও কুত্তরে ও কুত্ত যা মনে হচ্ছে তা না আমি হলো তাল খাচ্ছি অবশ্যই বলছে কুত্ত হয়তো মনে হচ্ছে গুটু খাচ্ছে নাকি তাই তো কুত্তরে বুঝতেছে ও কুত্ত যা মনে হচ্ছে তা না আমি হলো তাল খাচ্ছি তো যা মনে হচ্ছে তা না যে কোনো মুখী যাবে না মুখখানটা বিড়ি খাইতে ভাগ করতে হবে গাজাইতে পবিত্র করতে হবে গালাগালি কাজাকাজি ভাটার মতো কাজাস খাই ভাটার মতো কাজাস খাই মুরব্বী মকলেস দেখা নাই আব্বা মা তাকা তাকি নাই হ্যাঁ বড় বড় ছেলে মেয়ে রয়েছে ঘরের ভিতরে বৌরে অকত্য ভাষায় গালাগালি করে কিছু নেককার লোক আছে না এরকম নেককার ওরা নেককার হ্যাঁ নেককার কত বড় স্বভাব খারাপ চরিত্রহীন মা বাবা যা করে সন্তানে তাই শেখে ঠিকই ঠিক না তুমি ছেলে মেয়ের সামনে বিড়ি সিগারেট খাও ওরাও শিখে ফেলে তুমি ছেলে মেয়ের সামনে অকত্য বাচ্চা গালাগালি করো তারাও তাই শিখবে আর এই সব গুণা তোমার কাঁধে চড়বে এজন্য এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মডেল আমাদের সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ঠিক না ভাই ঠিক না অন্যান্য সব নবীর উম্মতের জন্য মডেল সেই জামানার নবী আর সমস্ত নবীদের মডেল আমার নবী কন সুভান আল্লাহ আল্লাহ আকবার আমরা নবীর প্রেমের প্রেমিক আমরা নবীর এসকে আশেক তাই না ভাই আলহামদুলিল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার নবী যেই যেই তরিকা শিখিয়ে দেয় সেইটার ভিতরে আমার আল্লাহ রসুল বলেন লাকাত কান আলকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা দুনিয়ার কোন নেতার আদর্শের ভিতরে যে ভালো কিছু আছে আর সেইটা মেনে চলতে হবে আল্লাহ তা বলে নাই বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শ মেনে চলতে ঠিক না তাতে ব্যক্তিগত জীবন ভালো হবে পারিবারিক জীবন সুখী হবেন সামাজিক জীবনে মর্যাদা পাবেন অর্থনৈতিক জীবনে উন্নতি পাবেন রাজনৈতিক অঙ্গনে আপনি মর্যাদা পাবেন আন্তর্জাতিক ময়দানে মুসলমান নাম আর নাম দাম আর দাম শান্তি আর শান্তি এই ছয়টা জীবন হলো দুনিয়ার জীবন এই ছয়া জীবনে আপনি শান্তি পাবেন যদি রসুলের তরিকাকে সামনে নিয়ে চলেন তো রসুলের তরিকা মানে তিরিশ পারা কোরআন শরীফ বিসমিল্লা থেকে শুরু করে নিয়ে নাচ পর্যন্ত একে একে বলে দেওয়া তর্জমা করে তফসির করে বলা হলো রসুলের উসুয়া রসুলের তরিকা কিন্তু এক রাত্রে দেড় দুই ঘন্টার ভিতরে এটা তো সম্ভব না আমি আপনাদের শুধু পারিবারিক জীবনটা কেমন গড়তে হবে রসুল্লাহাম কি পরামর্শ দিয়েছেন তাতে আপনি সুখী হবেন সাংসারিকভাবে এ একটা পরামর্শ দেই মুরব্বীরা কানে আসার সাথে সাথে দুই পাঁচজন মুরব্বী মুরব্বীকে আইসে কান্তি কান্তি উদুর ছেলে পাঁচটা ছেলে একটা বাদ দেয় নামাইয়ের বাড়ি থাই একটু ছেলে রাজাতে মা বাপের খেদমত করে এই অষ্টুক করেন আমি সাথে সাথে কয়ে দিলাম আমি ওইটুক খালি করবো না বাহিটুক করবানি কারণ বাবা এটা হলো দার কর্জ তুমি যদি তোমার মা বাপরে বাদ দিয়ে থাকো তাহলে তোমার ছেলে মেয়ে তোমার কেন দেবে না তোমার ছেলে মেয়ে তোমার কেন দেবে না তুমি ট্রেনিং কেন করাও নাই আমি বাড়িতে আসার সময় আমার মার কাছে টাকা দেই এই টাকাটা আমার হাত দিয়ে দেই না আমি টাকা দেই একদিন আমার বউরে দিয়ে দিই মারে একশো টাকা দাও একদিন আমার বড় ছেলেটারে দিয়াই এই তোর দাদিরে একশো টাকা দে আর একদিন আর একজন রে দিয়ে দিয়াই এই তোর দাদিরে একশো টাকা দে কি হচ্ছে বলেন তো ওরা ট্রেনিং করাচ্ছে আমি যেদিন বুড়ো হবো ওরা ওই রকম করবে সেদিন আমার টাকার দরকার হবে কি হবে না বলেন হবে কি হবে না তাহলে এই ট্রেনিং কি তুমি দেখছো তুমি কি দিন তোমার আব্বা আমার হাতে টাকা দিয়েছো তুমি কি তোমার আব্বা আমার মুখে কোনোদিন কারা খাওয়াইছো আমি বাড়িতে বাইরের থেকে যাওয়ার সময় ফল ফ্রুট নিয়ে যাই যাইয়া ফল ছেলেদের গুলো ছেলেরা খাচ্ছে কাড়াকাড়ি ভাগাভাগি করতেছে আমি ওদের সামনে মারে আড়ালে নিয়ে না ওদের সামনে বসাইয়া একটা ডালিম খুলে একটা কমলা লেবু খুলে মার মুখে দুটি আউট হয়ে দেই ওদের ট্রেনিং দিয়ে যে আমি একদিন বুড়ো হব তো ওদের বস থাকুক যে এইরকম খাইতে মা বাপ রে তা যদি আপনি খায় থাকেন তা আপনার ছেলে মেয়েতে কেন দেবে না হুজুর হুজুর কানবে না কান্তি হুজুর মাঝি ছেলেটারে তার শ্বশুর কিনে নিয়ে গেছে তা তুমি কুরবানির আড়ির মতো বেশি ফেলাইছো কিনে নেবে না এই ছেলেটার বিয়ে চুমা তুমি কইছো বিয়ে আমি কিছু চাই না আল্লাহর কসম কিছু চাই না ছেলেটার তোমারে দিলাম সে রাখবা না বিদেশে পাঠাবা যা করো তুমি করো উনি কিছু চাই না বিয়ে সুবিধে পাইছে চাইছিলাম তো এই ছেলে যখন একটা পেয়ে গেছি জমি এক বিঘে বিক্রি করে জামাইরে পাঠাই দিয়েছে বিদেশ জামাইতে দেখলো যে আব্বা খালি পয় দাঁড়াই দিয়েছে কোনোদিন দুটি টাকা হাতে দিল না আর শ্বশুর আমার এক বিঘে জমি বেছে আট লক্ষ টাকা দিয়ে ইটালি পাঠাই দিল অ্যাকাউন্টটা তো শ্বশুরই পাবে অ্যাকাউন্ট শ্বশুরই পাবে শ্বশুরির নামে অ্যাকাউন্ট খোলা আর সেই নামে টাকা আসতে তাহলে তাকে বাপের নামে কোনো অ্যাকাউন্ট নাই এবার আইসে প্যান প্যান মাঝে ছেলেটা তো তার শ্বশুর কিনেই নেছে কারণ তুমি তো তারা আট লাখ টাকা বেশি ফেলাইছো আগে তা কেনবে না এখন হয়তো তুমি এই কান্নাকাটি কেন করো তবে যুবকরা মনে রাখিস আব্বা আমার খেদবুত চালা আব্বা মারে খুশি করা ছাড়া যদি তুই কাবাগরের মধ্যে বসে দশ বছর এতে কাপ করিস তোর একটা মিনিটেরও এতে কাপ কবুল হবে না তোর আব্বাই ভুল করেছে বলে তুইও যদি ভুল করিস তোর আব্বা যেমন আজকে তোর কাছে পস্তাচ্ছে আর কাঁদতেছে তুই তোর ছেলে মেয়ের কাছে কাঁদবি যুগ মিনিটি মিনিটি পরিবর্তন হচ্ছে রে বন্ধু তোর আব্বা এতটুকু অন্যায় করে আজকে এতখানিক পাচ্ছে তুই আজকে এতখানিক করে তুই হাত সমান পাবি সেদিন তুই কান্তি কান্তি জিব্বে বেরোয় যাবে মাদ্রাসায় জালালি খতম পড়ায়া লক্ষ টাকা যে তাবিজ খাওয়াইলেও ভালো হবি না তোর ছেলে মেয়ের কামাই তুই পাবি না তোর আব্বাই ভুল করেছে পস্তাচ্ছে তুই তো কর আর জেন্দেগিতে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না ঠিক ঠিক না এজন্য যাতে এ এই ওয়াজ করা না লাগে আমার নবী এই জন্য আদর্শ ফ্যামিলি তৈরি করার পরামর্শ দিচ্ছেন সর্বপ্রথম যুবকদেরকে বলতেছেন ও যুবক বিয়ের শুরু থেকে নিয়ে তোর আদর্শ ফ্যামিলি গড়া শুরু কর বিয়েটা করতে যাবি মেয়েটা দেখতে যাবি কতগুলো বন্ধু বান্ধব নিয়ে আর দুলোবাই সাড্ডেবাসটা নিয়ে তুই থাকবি বাইরি মাইয়া দেখতে যাবি দুলোবাইকে দিয়ে আর বন্ধুকে দিয়ে এই আকাম যদি করিস তোর বিয়ের শুরু থেকে শুরু হলো না ফরমানি আল্লাহর রসুলের তরিকের খিলাফ জোরে বলেন টিকিটিং না আব্বারেও মাইয়ে দেখতে দেওয়া যাবে না ওই মেয়েটা বউ হয়ে তোমার ঘরে আসার আগ পর্যন্ত তোমার জন্য যেমন বিয়ে করা হালাল তোমার বাপের জন্য এরকম বিয়ে করা হালাল বাপের যদি পছন্দ হয়ে দেয় শেষে দুই বাপ বেটা ভাল্লা লাগিয়ে যাবেন এটা বিপদে পড়ে যাবেন বাস্তব খবর খবর নাম বলবো না দোস্ত আমাদের এলাকায় বাপ বেটা গেছে মাইয়ে দেখতি বাপেরই সয়েজ হয়ে গেছে ওই জায়গার থেকে ছেলেরে ফকু ফাঁকি দিয়ে বাড়ি নিয়ে পরে রায়বারের মাধ্যমে বুড়ো নিজেই প্রস্তাব দেবে এই খবর পাইয়ে ছেলে তো বাপরে বটি দিয়ে কুপাবেই শেষমেশ দুই বাপ বেটা লটারিতে পড়ি গেছে কার রুজিতে লটারি আছে সে বিয়ে আসবে দোস্ত মাইয়ে কয় লটারি বটারি না আমি বুড়োর সাথে বিয়ে বসবো নাকি শেষমেশ ছেলে জিতে গেছে বিয়ে আনার সাথে সাথে যুদ্ধ হয়ে দিতেছে এই জন্যই তো হারাম ছেলে তো বুড়ো তো ছেলের বাপ উনি তো বাপ বাপই তো বড় একটা সাপ মায়ে দেখতে পারে মাইয়া যে কোনো মহিলা তার পক্ষ থেকে দেখতে পারে আর ছেলেতে নিজে একা একা সে মেয়ে দেখবে ওই সময় গুটিকানি কেমড়ি কেমড়ি নিয়ে বন্ধু মাইয়ে দেখো এই জায়গাতে নাফরমানি শুরু হয়েছে ওইটা করবা না তবে মাইয়ে দেখে বিয়ে করা সুন্নত আল্লাহ রসুল সাহাবাইকরামদেরকে বলতেন তোমরা মদমক্কা থেকে মদিনা এসেছো মদিনার মেয়েদের চক্ষু একটু ঘোলা থাকে তোমরা একটু দেখে শুনে বিয়ে করো হুজুর সামান্য একটু বলে দিলেন দেখা সুন্নত এবার বন্ধু দেখবা দেখবা তো এর জন্য গার্জিয়ানকে একটু অধিকার দিবা বংশ টংশ জাত বংশ খুঁটা বাসার দায়িত্ব মুরব্বীদেরকে দিও কারণ তুমি তো এই জামানার চশমা চোখে দিয়ে ঘুরতেছ তোমার কাছে শুধু লাল সামের বান্দর লিয়ায় একটা সিহারা কালি দলা লিয়ায় ওরা যে কত জায়গা শিক্ষা সফরে যায় চরের উপরে কতগুলো পয়দায় যে ধুয়ে আগে আগে খবর নাই সুন্দরবনে শিক্ষা সফরে যায় কাম করে আসছে নিরিবিলি পার্কে যায় কাম করে আসছে ওইটার খবর নাই দলাসাম দেখতে টাইট পোশাক পরছে তোর তো জিব্বের পানি সামলাতে পারতেছিস কিন্তু ও তো জাত হইতেন গুড়াঘাট ভালো না এইটা বাছাই করার জন্য তোর মুরব্বীদেরকে পাঠাইয়া দে মুরব্বীরা যদি বেশি কুটিয়া তোর মারে পাঠাই দে দেখে যদি মা একটা কালো মেয়েও চয়েস করে আল্লাহর রহমাতে ওই মার পছন্দ করা এটা যদি কালো হয় তারপর তার পেট থেকে সোনা আর গোলাপ ফুলের মতো সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না শত শত প্রমাণ আছে মানুষে বলে বৌডারে দেখতে কাউ সার মতো কালা কিন্তু তার পেট থেকে এইরকম সুন্দরী পয়দা হলো কিভাবে ও বন্ধু মুরব্বীরা বেশি আনছে বিদায় তাদের দুয়ায় কালো মাইয়ের পেট দিয়ে ধলা মাইয়ে পয়দা হয় হয় না হয় না এরপরে মা বাপরে দায়িত্ব দিছিস তারা তোরে বিয়ে দিছে সারা জীবন ভরে ওই বুড়ো বুড়ি দোয়া করে ওই বৌডারও শ্বশুর শাশুড়ির দিকে টান থাকে আমার শ্বশুর শাশুড়ি আছে আমারে বাইসে কুটে নেছে আরে ওই বাড়ি আমার কোনো মর্যাদা হবে না যদি বুড়ো বুড়ির সাথে সম্পর্ক না রাখি মুরব্বীদের দুইজনের সাথে সম্পর্ক রাখে চট করে আল্লাহ একটা বাচ্চা দেশে এমন বাচ্চা পুত্র সন্তান দেখিয়া স্বামীটার পছন্দ ছিল না বউটা পছন্দ করে নাই আগের থেকে কিন্তু বাচ্চা হওয়ার পর বাচ্চার টানে বোর সাথে সম্পর্ক সম্পর্ক হয়ে গেছে ওদিকে বুড়ো বুড়িও দোয়া করে আল্লাহ আমার নানটু যেন উমাইজে বউডারে রিজেক্ট ঘোষণা না দেয় এ দোয়া করে না বুড়ো বুড়ি এই বুড়ো বুড়ির কাছে ওই বউটা বড় প্রিয় পাত্র বউটা শ্বশুর শাশুড়ি জন্য পাগল জিজ্ঞেস করবেন বাবা আমার যে কাকা আপনার বেটার বউ কোনটা কোন ওরে বাবা মাঝে বউ আমার মা কয় না এরকম কয় না আমার মার মতো খেদমত করে আমার মা চেয়েও বেশি করে মা মরে গেছে সেই শোক আমি ভুলে গেছি মাঝে বউডারে পাইয়া সপ্তাহে সপ্তাহে দুই দিন আমার সাবান দিয়ে গোসল করা ডুলি ডুলিয়া আমার মা এই শীতকাল আসলে দিন আমরা ঠান্ডা পানি দিয়ে জুবানাতি দেয় না মাইজিবু আমার মা বাপের বাড়িতে কিছু আনলি ঘুরোই ঘুরোই আমার জুত জুত করে দুই তিনবার খায় এ কয় না বুড়োরা এরকম আছে না কিছু বউরা এরকম কিছু তৈরি করলে পারে আমার সারি সারি দুই তিনবার খাওয়ায় আমার মা কোনোদিন একা একা বাপের বাড়ি যায় না বাচ্চা কাচ্চার সাথে আমার হাত ধরে নিয়ে যায় মাইজিবু আমার মা মাসে দুইবার আমার বিছেন পাটি খারের দিয়ে ধুয়ে দেয় মাইজিবু আমার মা এই সবই দোয়া ঠিক কি ঠিক না ও ছোট বউ কেমন ওরে বাবা তাই ইরশাদ মাইয়ে সেদিন আমাকে কয়বা বেটারে বটি নিয়ে দাবলাইছে কুভাবে বলিয়া এ বাদে আগা সারা এই যে যে কইছে ওটা ইরশাদ শিখদের মাইয়া তোমার পেটটা একটা কালা জাহাঙ্গীর একটা পিস্তিয়ান নান পয়দা হবে না ওই ডেরে তুমি আনছো কোন জায়গাতে শিক্ষা সফরে যাইয়ে পাইছো সেই ডেরে নায়িকা পছন্দ হয়েছে ওরা ওই শিল্পী পছন্দ হয়ে গেছে সেইগুলো নিয়ে আসছো এই আকাম করিস না যুবক মুরব্বীদের কাছে ছাড়িয়ে দে এবার মুরব্বীদেরকে একটু পরামর্শ দে বুড়ো আব্বা বোঝে না অশিক্ষিত মানুষ তার একটু ওয়াশ করে দিবি আব্বা আল্লাহ রসুল চার দিক দিয়ে তাকাই আমি মেয়ে বিয়ে করার কথা বলেছেন মানুষের স্বাভাবিকভাবে চারটে দিক তাকায় বিয়ে করার সময় এক নম্বরে হুজুর বলেন মেসকাত শরীফ যে দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিস কিতাবুল নেকার ভিতরে এসছে তুনকাহুল মারা আতুলি আরবাইন মেয়েদেরকে পুরুষরা বিয়ে করে চারটে দিক তাকাইয়া এক নম্বরে লিমালিহা জামালিহা রূপ দেখিয়া টাকা পয়সা কিচ্ছু নাই কায়দা মতো রূপসী দর ওই ডেরে থুড়ি ভাসের ডামার এরকম কয় না থুড়ি দেয় দুই নম্বরে লিমালিহা মাল দেখে বিয়ে করে শ্বশুরির যে মেয়েটা মেয়েটার বাপ এক মানে মেয়েটা এক বাপের এক মাইয়া দুই ছবিকে জমি বুড়ো মূর্তি যে দেরি ওই ঘরে কোনো মতে ঢুকতি আয় আর মা এটারও তো ফকু দিয়ে ওর একশো বিঘে একশোটে বেশি ইন্ডাস্ট্রিজ করব। এরকম মাল দেহে লোভে বিয়ে করে আছে না কিছু আছে না দুই নম্বর তিন নম্বর এলি হাসা বিহা বংশ দেখে আমার বাড়ি ফরিদপুর আমার বাড়ি গোপালগঞ্জ আইসি রয়েছি আপনাকে সদরপুর এখন এই এলাকায় আমার আপন বলতে কেউ নাই যে সে আমার পথে ঘাটে লাথি চড় মারে খুঁজতেছি বিয়ে করব এই গ্রামের সবচাইতে কাঠি কাটা পুরো নিয়ে বংশে লোক বেশি সৈয়দ বংশ কারা সেই জায়গা যদি বিয়ে করতে পারি তাহলে আমার পায়ে শক্তি আসে আমার মাটি শক্ত হয় আমার গায়ে বল আসবে এই দিক তাকাইয়া বিয়ে করে চার নম্বরে দিন ইহা চার নম্বরে দিনদার দেখে বিয়ে করে কি দেখে দিনদার দেখে বিয়ে করে এই চারটে দিকের ভিতরে এবার হুজুর বলতেছেন দিন তোমরা ওই তিনটেরে বাদ দিয়া দিনদারিটাকে প্রাধান্য দাও যদি দিনদারি থাকার সাথে সাথে ওই তিনটেও থাকে তো আরো ভালো দিনদার মেয়ে যদি রূপসী হয় দিনদার মেয়ের বাপ যদি বড় লোক হয় দিনদার মেয়ের বাপ যদি সৈয়দ বংশের হয় এই দেশের কাঠি কাটা বংশ হয় তাহলে আরও ভালো তবে ওই তিনদের কোনোটা নাই শুধুমাত্র বউটা দিনদার আছে আল্লাহর রহমতে তুমি সুখী হবা আল্লাহর রসুল বলেন আর দুনিয়া করলো হামাতা দুনিয়ার সব কিছু ভোগের জিনিস দালান কুটা গাড়ি বাড়ি পাল পুরুট পিঠে আটা মাছ গোস যাতে যা কিছু আছে পোশাক পরিচ্ছেদ সবকিছু ভোগের বলেন ঠিক কি ঠিক না কিন্তু কিন্তু হুজুর বলেন মাতায় দুনিয়া আলমার সালেহা কিন্তু সমস্ত ভোগের ভিতরে ও পুরুষরা সবচাইতে বড় নিয়ামত হলো ঘরে যদি রূপসী সুন্দরী গুণবতী ধার্মিক ভদ্র একটা স্ত্রী থাকে এইটে বড় নিয়ামত বলেন টিকিরিং না আমি ঢাকায় আসুলিয়া গিয়েছিলাম মাহফিলে বাবা এই আলোচনা এই জাতীয় এসে গিয়েছিল খানিকটা ওয়াজের পরে বুড়ো একজন এসে আমার হাত ধরে কেন্দ্রেছে কয় বাবা রে একটু দোয়া করেন বড় বিপদে আছি ভুল তো করেছি বিমা কাসাবাত আইদিন নাজ এই যে বিপদে আছি বিপদ আমার হাতেরই কামায় শুরু থেকে দিনদারি গড়ে উঠায় নাই বিদায় আজকে এই বিপদের মধ্যে আছি বাবা আপনার কাকি আমার সাথে আঠারো বছর কথা কয় না কয় বছর বুড়োর বয়স মিনিমাম আশি আশি বছরের কম না এই বুড়োকায় আমার সাথে তোমার কাকি আঠারো বছর কথা বলে না ও বন্ধু যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে যৌবনকালে স্বামী লাগে বেশির বেশি এক কাজে কিন্তু বুড়োয়ে গেলি লাগে নানান কাজে কথা বলেন ঠিক কি ঠিক না অনেক প্রয়োজন আছে যা ব্যক্ত করা যায় না এইগুলো বুড়ি সারতে পারে এগুলো বিটার বউকেতে চলে না এ কাজগুলো মেয়েরাও করতে পারে না ছেলেরাও করতে পারে না ওই কাজগুলো ওই স্ত্রী করে দিতে পারে সেই বুড়ো আছে যখন বুড়ো আসু হয় ওই সময় বউটা তার সাথে আঠারো বছর কথা বলে না কয় বাবা রে প্রত্যেকটা ছেলের একটা দুটো করে বাড়ি আছে আমি নিজেও কোটিপতি আমার কাছে এক জায়গায় একটু বসেও না দুঃখের জ্বালায় বাড়ি না তাকিয়া সিল্লের পর সিল্লাই থাকি কাকড়াইল বেশি টাইম কাটাই বাড়ি আসলি সোগের জ্বালা ওঠে এই জন্যে বাড়ি থাকি না ছেলেরা জানে তার মা আমার সাথে কথা বলে না ছেলেরা একটু মীমাংসা করে দেয় না লজ্জাতে তো আমিও বলতে পারি না বাবা এই যে যে কোটি কোটি টাকা এ আমার কাছে মনে হয় যেন সাই বৎসর সাইতে খারাপ আমার নবী বিশ্ববিজ্ঞানী কেমত পর্যন্ত বিজ্ঞানী বলেন ঠিক না না এজন্য হুজুর বলেন আর দুনিয়া করলো দুনিয়াল ভদ্র ধার্মিক স্বামী বক্তা স্ত্রী পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামক এই জন্যে বউডা খুঁজে আনতে হবে ওই রকম দিনদার খুঁজে বের কর দিনদার এবার দিনদার মেয়ে বিয়ে করতে যাই অ যুবকরা তোরা বিয়ে করতে আবার দেরি করিস না ওই জায়গা বিয়ে তো শুরু করবি ওই রকম সুন্নতি কায়দায় হ্যাঁ নিজের চোখে নিজে দেখবি নিজের চোখে নিজে দেখবি দেখবি ইন্টারভিউ নিবি কোরআন পড়তে জানে না কি শুদ্ধ করে নিজে কোরআন পড়া শেখ তাহলে সে দোকা দেয় না ফাঁকি দেয় তা তোর সামনে ধরা পড়বে হ্যাঁ কি বলেন নিজে আলিব্বে কিচ্ছু জানে না গেছে মাইয়ে দেখতে যায় আপনি কোরআন শরীফ পড়তে পারো পারি তা একটু পড়ো যা ফলল গ্রাম্য মক্তবের মসজিদের ফলাতো দশ বারো পনেরো বছর বয়স হয়ে গেছে মাইয়ের প্রত্যেক বছরে ইমাম পাল্টে যায় মসজিদে তিনবার বেতন দেয় না শেষে চলে যায় ওই আনাকুম উনকুম পর্যন্ত গেছিল ওই সময় কুজু চলে গেছে ফিরে আর এক হুজুর রাখছে সে হুজুরের কাছে এক মাস পরে গ্যাপে ফিরে হুজুরের কাছে একটু পারে না ফিরে আলিপ বাইতে শুরু হচ্ছে ও হুজুর আনা কুমুলকুম বন্ধু নীতি নীতি উনারও চাকরি চান ফিরে আর এই করতে করতে বারো পনেরো বছর বয়স হয়ে গেছে আনা কুমুলকুম জ্বালাতে না মক গ্রাম্য মক্তবের অবস্থা নেই কি বলেন ঠিকই ঠিক না আল্লাহ আকবার এরপরে এখন চতুর্দিক দিয়ে মাইয়ের বিয়ের প্রস্তাব আসতেছে মহিলা বাড়িতে কইছে যে এইবার খালি হুজুরির মুষ্টি চাল নীতি আসলি আয় সলায় গুমাহায় বাড়িব হ্যাঁ এই মাইয়ের বিয়ের কাজ আসতেছে চতুর্দিক দিয়ে ওদিকে কোরআন শরীফ ধরাতে পারলো না হুজুর আবার বাড়ির বাড়িতে যাওয়ার সময় বিটির ওই বক্তব্য শুনছে হুজুর কালকেই বক্তব্য করে দিছে এই শিয়ানা যে কয়টা আছি সব কয়টা কোরআন শরীফ নিয়ে আসবি ধরাই দেব সব কটা খুশিতি বাঘ বা পায়রা কয় মা কোরআন শরীফ ধরাবে কালকে ওর মা এত বড় এক দামা খই ভাইজিয়ে সিটিয়ে গুড়ি দিয়ে মা হাইয়ে দিয়ে দেশে দশটা হুজুর কোরআন শরীফ দাঁড়ানোর ফি হুজুর কোরআন শরীফ দাঁড়ায় দেশে শুরুতে একটু ওই টুকির পরে এক লাইনও ভর্তি করে না আলিফলাম মিমজা আলিকাল কিতাব করে তা ফড়াইছে আবার ভাব বেশি নিরানব্বই পার্সেন্ট আমি মক্তবের ড্রাইভারি করে তো এখন এই কন্ট্রাক্টারই শিখছি করি টরি আইছি বহুত আইসে পড়তে আয়ু জুবিলাই মিনা চাই তোয়ানি রাজিম বেচি মিল্লাহি রুহমানি রাহিম এই এরপরে আলিফলামকে শুরু করে সদা কল্লাহ আজিম যে শুনতিছে ইন্টারভিউ যে নেয় তার মধ্যে জাল খেয়াও দিলে আলিফ বাড়ি না এত বড় বোমবাস্টিং নোয়াছা সে যখন ওইটুক শুনছে ওর বিলিয়ে চমকে গেছে ওখানে আব্বা আমি যাচ্ছি না আপনি থাকেন মাঝে কাকাটা ছোট তাইরে ডাইরে নিয়ে আসেন এ তুই গেলি পাবো না এদি দিয়ে হাফেজ জিউজির সেতেজি এই দামড়া ওর ওই দুমড়ো এই দুটি রয়ে গেল বিয়ে এদিকে ওর সাথে গেছে মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব কয় কি যে কি বললো বুঝলাম না তো এবার মেয়ের পক্ষে কয়জন বাবি সাহেব দালাল থাকে ওরা কয় যে খুব লাজুক মেয়ে তো ও জোরে কয় না মানুষের সামনে জোরে কথা স্কুলের এক যুবক কয় কে সেদিনকে হাই স্কুলে যে মমতাজের গান ইনি গেল না মাইকি তা হাজার হাজার মানুষের মধ্যে মমতাজের গানটা বুকটা ফাটিয়ে যায় এত জোরে গাছি ফেললো আর লাজুক লাইন কোরআন শরীফ ভর্তি পারতেছে না বিটি তুমি আবার কন চাইছো হ্যাঁ কথা কবা না কিন্তু এসছে তো পারে না ও যা পাইছে ওই ওর শুক্রিয়া মানে যদি মা কোরআন পড়নেওয়ালি হয় আল্লাহর কসম আল্লাহর কসম আমি তখন আলি বাও পড়া শিখিনি আমার মায়ের কাছ থেকে আমি কোলের মধ্যে শুয়ে শুয়ে বন্ধু সুরোয়ার তিন থেকে নিয়ে নাচ পর্যন্ত মুখস্থ করেছি মায়ের কাছ থেকে যেমন শুদ্ধ তাই শিখেছি এখন আমি সেই শুদ্ধভাবেই পড়ি তার চেয়ার মস্ক করা লাগে নাই আমার মা ছিয়াশি বছর বয়স এখনো প্রত্যেক দিন তিন থেকে সাড়ে তিন পারা কোরআন শরীফ বিনা চশমায় পড়ে আমার মায়ের কাছ থেকে আত্মাহেতু দোয়া মাসুরা দুরুদ শরীফ দোয়া কুনুত আয়াতুল কুরসি আমানার রসুল সুরা আল ইমরানের শুরু দেয়া কিরাত আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তখন আমি আলিফ বহ জানি না দোস্ত এরপরে আমি মক্তবে গিয়েছি মা হলো প্রথম মাদ্রাসা এইরকম একটা মা ঘরে থাকলে আল্লাহর রহমতে আমরা নয়টা ভাই বোন নয়টা ভাই বোনই কোরআন শরীফ পড়া শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার আব্বা যান অশিক্ষিত মানুষ জেনারেল যোগ্যতা মোটেই ছিল না আমার আব্বা নিয়মিত কোরআন শরীফ পড়তেন এক পাড়া করিয়া আমার নানি যান একশো পাঁচ বছর বয়সে মারা গিয়েছে আমার নানি যান মারার এক সপ্তাহ আগেও দিনে রাতে মিলে যা তিন পাড়া কোরআন শরীফ বিনি চশমায় পড়তেন বন্ধুরে আমি মৌলবী নাসিরের কোনো ক্রামতি না ওই মুরব্বীদের একটু রস আমার মধ্যে আছে আমার দাদা দাদি আর নানা নানির অলি আওলাদের ভিতরে দশের থেকে উপরে যাদের বয়স কোরআন শরীফ পড়তে পারে না এমন কোনো মানুষ নাই ওই রস ভিতরে চলে আসছে এই জন্য যুবক রে ও যুবক তুই পাগলামি করিস না মাতলামি করিস না আমার নবী পরামর্শ দিচ্ছেন দিন আদর্শ মুসলিম পরিবার যদি চাইস মৌলানা শফিকও আপনাদেরকে পাইকারি হারে গেলই গেল ও দোস্ত লিয়াকত ছাপও অনেক কথা বলেছেন উভয়ের কথা বড় সুন্দর ওই কথাগুলো আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমলে ফিট করার জন্য তৈরি করে আসতে হবে গোড়ার থেকে মাথায় যাইয়া ফেললে কোনো দিন বেহা গাছে সোজা করা যায় না জোরে বলেন যায় মেহগুড়ি সারা চিকুন একটা লাগাইছেন এলাইয়ে কতগুলো সোজা লাগালাম এই একটু কাজ করে লাগাই দুশ্মনির বাড়ির দিকে এলাইয়ে যে ওই দিক মাথা চলে যাবে ওর উঠোন করে সিয়া হবে আছে না কিছু ভাইজলে মিয়ারে করে বেশি দুশ্মন কিছুদিন পর জমি আপনার কাছে বেশি দিয়ে চলে গেছে এখন সেই জায়গায় বাচ্চা দালান গাথা শুরু করে দিয়েছেন সাদে বাঁধিয়ে গেছে সে মেহগুনির মাথা এখন গাছটা যারটুক হয়েছে এত তাড়াতাড়ি কাটতে মনে চাচ্ছে না মোটামুটি বেশ পঁচিশ বছর পর এই রুম মোটা হয়ে গেছে মনে চাচ্ছে যে পাকা বোধ এই কত পাকায় তাই ছাদে ঠেয়ে গেছে তো কি হবে গ্রাম বইরে সবাই রে ডাকছেন আমার গাছটা একটু ঠেলি সোজা হইলে হবে সোজা তোমরা বেহায় যাবো ওর সাথে কথা কয় না লাগানোর সময় যদি সুদা করে লাগাও ঠেলা ঠেলি লাগবে না ভলেন্টিয়ারিং না আমার যুবকরা বুড়ো হয়েছে যাই তাগলা পঁচিশ বছরের ছেলেরা ঘাড় বাঁধা টেলবি ওটা কিন্তু সোজা হবে না লাগানোর সময় সোজা করে লাগা জমিনে সুর সম্বল বর নয়া রাত জমিনে সুর সম্বল বর নয়া রাত দরু তখম আমল যায় মগর দা নুনা জমিনে চাষ দিয়ে লাভ নাই বেসন বুনইয়ে লাভ নাই ও বন্ধুরে মাটি যদি লবণ হইয়া যায় ওর ভিতরে বীজ লাগাইলে তা গজায় না ঠিকই ঠিক না জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সারা করে না কবুল জন্মের শুরু থেকে তুই নাপাক করে উঠেছিস গড্ডা জমিনটা একটা নুনা জমিন বানাইছিস ওর ভিতরে তো কোনো দিন ভালো গাছের বিষ গজাবে না কষ্ট হচ্ছে নাকি আদর্শ মুসলিম পরিবার তৈরি করে দেই তাহলে কেমন মেয়ে খুঁজবেন দিনদার ফার্স্ট ক্লাস যারা বারো থেকে তেরো ঘন্টা ডেলি নিয়মিত টেলিভিশন দেখে এরকম একটা মেয়ে খুঁজে নিয়ে আসবেন দিনদার দেখে কথা কয় না বুতুম পেশার মতো চাইয়ে তাই মোবাইল নিয়ে ফোন করতে করতে করতে করতে করতে উস নাই মোবাইল যখন করে খুব মজিয়ে যায় তখন কিন্তু পিছনের কথা মনে থাকে না আটতে আটতে আট খাতের মধ্যে চলে গেছে ওদিকে সে কিচেনটা বসা ওইরম মুরগি বালিবার বন বিলাইতে না ধরে পারে দাইয়ে ভাইয়ে শাসে ছেলেরা খারাপ হয়ে গেছে ওরা ইপটিজিং করে ছেলেরা ইপটিজিং করে মুরগি যদি বন পাট খেতের ভিতরে বন বিড়ালে পায় কোন বন বিড়াল না খাবে এই বন বিড়ালটা কি অত মুড়ি দিছে নাকি হ্যাঁ বলবি আল্লাহ তো মুড়ি দেয়নি এদেশের ছেলেরা ইপটিজিং করে না কোন ছেলে ধর্ষণ করে না হান্ড্রেড পার্সেন্ট আমি কসম যে বলি যেই মেয়েটা একশো পার্সেন্ট পর্দার ভিতরে থাকে আল্লাহর কসম আজ পর্যন্ত পত্রিকায় শোনেন নাই যে ওই রকম একটা মেয়েরা যুবকরা ধর্ষণ করেছে পাবেন ওই রকম একটা মেয়েরা অপহরণ করেছে এমন কোন প্রমাণ কেউ দিতে পারবেন না ধরা খাইছে কুন্দা ওই মুরগিটা যেটা ফাট খেতে গেছে অনার্থক সরকারের আমি প্রশংসা করি একটা ইফটিজিং আইন করছে কিন্তু ও জায়গা না করি এই জায়গা করলে ভালো হতো সব মহিলারা ঘরের মধ্যে থাকবা আল্লাহ যেটা কইছে অকান্নাফি বুয়ুতি কুন্না তোরা ঘরের মধ্যে থাক তোরা হলো মুরগি ঘরের মধ্যে থাক তুই আর সেইগুলোর বাঘ দিতি নামাই দেশে যে দেশে মোরগ নাই ওই দেশে বাঘ দেয় মুরগিতে কথা কয় না মুরগিতে বাঘ দেয় নাকি বাঘ দেয় কারা বাঘ দেওয়ার দায়িত্ব কাকে কথা কয় না মোরগে বাঘ দেবে না আমাকে দেশে মোরগ নেই সব মুরগিতে বাঘ দেয় কুকু জুত খান কি আল্লাহ আকবার সত্যি না মিথ্যা বুঝে শুনে কথা বলবো আমরা কিতাবে পড়েছি এক কাজীর কাছে এক যুবক মামলা দিছে স্যার ওই ওই গ্রামের ওই ওই ছেলেটা আমার দর্শন করছে অ্যাড্রেস বায়োডাটা কমপ্লিট লিখে সাথে কাজী কয় তুমি বসো আমি এখনই পুলিশদের ধরাই নিয়ে আসতেছি ওই পুরুষ যুবকটারে পুলিশদের ধরাই নিয়ে আসছে পুলিশদের ধরায় আইনে যুবকের দিক তাকাইয়া অনেকটা বোঝা যায় না ভাই কে কেমন ছেলে চেহারায় খানিকটা টপকায় না এই যুবকের দিক তাকাইয়া কাজীরও পছন্দ হচ্ছে না ইয়ে ছেলে কাম করতে পারে না তাই নিয়ে তারপরে মামলা দেশে যখন বৃহস্পতিবারে শয়তানের দুঃখ এমন না তুই এর দর্শন করছিস কেন ওকে স্যার দর্শন আমি চিনি না তো দর্শন কি জিনিস আর বিটা জিনা করছিস স্যার আমি মসজিদের মধ্যেও কোনোদিন করিনি ওর মানে জিনা মনে হয় ভালো কিছু কি তো বুঝতে পারতে যারা এ ওদি কিচ্ছু বোঝে না ওদি আস্ত বুকা কয় স্যার ওলো নেকা শাস্তিছে ওরে সেরেন না তো কত ভাজিল মামলা যখন হয়েছে এখন ফয়সালা তো একটা দিতেই হবে তখন তোর সাক্ষী আছে মেয়ে তোর সাক্ষী আছে দর্শন করছে কয় স্যার ওই কাজে সাক্ষী থাকে নাকি তো সাক্ষী তো থাকলো না তা সাক্ষী নাহলে তো বিচার করা যায় না কসম খাতি করবে হ্যাঁ কতবার একশো বার না অতবার না চারবার কসম কাবে কামে আল্লাহনাতুল্লাহ কাজবিল এই কবি পাঁচবার কসম কবি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার দর্শন করছে পঞ্চম নম্বর বার বলবি আমি যদি মিথ্যে কথা বলি যেন আমার উপরে আল্লাহ লানত এই কথা বলতে পারবি হ্যাঁ পারিনি মানে কত বড় খারাপ ছেলে আমি পারিনি মানে তো পাঁচবারই মহিলা কসম খাইছে এবারে কাজী বলতেছে বাবা এই দেখো তো কসম খেয়ে ফেলাইছো বিচার তো তোর গাড়ি আসে তুই কি কসম খাইতে পারি বলে স্যার যতবার বলেন কা তুইও ওইরকম ক ও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি জীবন ওই কাম করি নেই আমি যদি মিথ্যে কথা বলি আল্লাহর অভিশাপ যেন আমার উপরে হয় তাহলে দুইজন সমান সমান হয়ে গেলেন এখন এখন কাজী কোন দিক বিচার আসবে কাজী বলি এক কার মধ্যে কাজী কয় তোরা দুজনে জায়গা থাক দিয়ে আমি একটু যোগাযোগ করে আসি দুই রিকাত নামাজ পড়ে মুসলমান কাজী যায় নামাজে বসে বলতেছে আল্লাহ এ দুইজন তো একরকম আমি আমি ফয়সালা কি দেই তুমি আমার ফয়সালা শিখাই দাও আল্লাহর পক্ষ থেকে দোস্ত যে আল্লাহর কাছে চায় আল্লাহ তারে দেয় ঠিক কি ঠিক না আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করছে আল্লাহ ফয়সালা শিখাই দিয়েছে এই ওই মেয়েটারে ডাকছে এ মেয়ে তুমি ঘরে আসো ঘরের ভিতরে ডাকিয়ে নিয়ে কাগজের পাঁচ টাকার একখান নোট দিছে মনে এই টাকাটা নিয়ে যা আগামী মঙ্গলবারে যদি অক্ষুত অবস্থায় টাকাটা এনে দিতে পারি যেন কুচলি মুসলি খায় না ভালো টান টানের জন্য থায় এনে দিতে পারলি বিচার তোর পক্ষে আর যদি এই টাকা তোরাতে থেকে কাড়ি কুড়িয়ে কেউ নিয়ে যায় আর কুচলি মুসলি খেয়ে যায় তাহলে কিন্তু বিচার তোমার পক্ষে না এই যা তুমি চলে যাও ওরে পাঠাই দিয়ে এবার ওই ছেলেটারে ডাকছে আমার না ওই মেয়েটার কাছে পাঁচ টাকার রাখার নতুন নোট আছে আমি দেখছি তুই যেভাবে পারিস টাহাই দিয়ে কিনে আনতে পারিস আর কাড়িয়ে আনতে পারিস তাহলে কিন্তু বিচার তোর পক্ষে মঙ্গলবারে যদি ওই টাকা না আনতে পারে তাহলে কিন্তু তোমার বাসা সামলা থাকবে না দুদু জামনে হচ্ছে তা না ওরে ওই বলে চালি ওরে টাকা হেফাজত করতে দিছে এরে টাকা কেড়িয়ে আনতে দিছে এই দুইজন যখন কাজীর চোখের আড়ালে চলে গেছে এইবার ছেলেটা যে মেয়েটারে বলতেছে আপা যা বুঝাবুঝি হয়েছে ভুল বুঝাবুঝি মাফ করে দেন আপনার ওই পাঁচটা টাকা আমার দেবেন আমি দশ টাকা দেবানি আপনারে ও শয়তান তোরে টাকা দেবো মঙ্গলবারে তুই চিনিস আপা বিশ টাকা দেবানি এ কথা কবি না আপা একশো টাকা দেবানি দুইশো টাকা পর্যন্ত সাচ্ছে তাও দেয়নি এবারও দেখলো যে টাকা দিয়ে যখন কিনতেই পারতেছি না যেভাবে হোক নিতেই হবে আর নয়তো বেশ যেতে আর মাইর খাওয়ার শেষ নাই এবার ও রাতেতে কাড়াকাড়ি শুরু করছে কোনো অবস্থায় নিতে পারি নাই পুসলি মুসলি হইয়ে দলা হয়ে গেছে কোনা ছিঁড়িয়ে গেছে মুঠ সিপে ধরে বাড়ি যাইয়ে এক সপ্তাহ ঘরের মধ্যে পেশাব পায়খানা বাইরেও বাইরে না কারণ ওই টাকা জমা না দিলি তো বিশের ভাসছে না ভোরবেলা মঙ্গলবার এসে এনে নামনার টাকা কাজী কাজে যে কি সেই টাকা বলে হ্যাঁ তো সে কত এরকম কুচরি মুচরি খেয়ে গেল কে বোঝেন না কুচরি মুচরি খালো ওই শয়তান আমার পাশে সেই দিন ইতে লাগছে ও দশ টাকায় তেরে দুইশো টাকা পর্যন্ত আমার সাথে তাও তুমি ব্যস্ত নাই না তা কি করি বেশি তেরম ঘুষাই গেল বোঝেন না ও কাড়াকাড়ি করছে আমার কাছে ও তো কত খারাপ তার নীতি পারে নাই তা কি ওর দ্বারা সম্ভব ওর বাপ আমার কাছে টাকা নিতে পারে কাজী কয় তাই ওর বাপও নিতে পারে না এ বান এটারে বান এই মহিলারে বান এই ম্যাডাম রে বান ম্যাডাম ম্যাডাম না কয় না ম্যাডামের তর্জমা ড্যাম সুমান সুমান ম্যাডাম বাতিল ভাইয়ে হ্যাঁ ঠিকই ঠিক না এ যুবকরা কথা কইছে কা বানি ম্যাডাম রে বান ক্যামেরা বানবেন কাজ আমি তো টাকা দিত পরে করছে আগে বান্ধি বেলা তাড়াতাড়ি বান তোর বানবো এই তোর হাতের মধ্যে পাঁচটা টাকা কাড়িয়ে নিতে পারলো না যে যুবক যে যুবক তোর হাতের মধ্যে তো পাঁচটা টাকা কাড়িয়ে নিতে পারলো না এই যুবক তোর অত দূর থেকে দর্শন করে কিভাবে ঠিক না কোন যুবকে দর্শন করে না তোমরা দর্শিতা হও কোন যুবকে অপহরণ করে না তোমরা অপহারিতা হও শিষ্যায় যা ডাইলে দেখ একেবারে সব আমার আল্লাহ বলেন ইয়া মাচারান নিসা ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা এ আমি সত্যি কথা কইনি হ্যাঁ। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা পুরুষে যদি মহিলাদের সাথে কোন মহিলা যদি পর পুরুষের সাথে একান্ত জরুরতে কথা বলাই লাগে কেমন ভাবে কথা বলতে হবে আমার আল্লাহ তাও শিক্ষা দিচ্ছেন রসুলের স্ত্রীগণকে টার্গেট করে এই দেশের কোন সৈয়দ মীর পাঠান চেয়ারম্যানের মাইয়েরে যদি আমি চেয়ারম্যান সাপড়ে বলি মিয়া তোমার মেয়েটা এই করে কারণ চেয়ারম্যান আমার ধুলাই দিয়া শুরু করবে না কিন্তু আল্লাহ রসুলের চাইতে বড় চেয়ারম্যান পৃথিবীতে আসছে তার চেয়ে বড় প্রধানমন্ত্রী এসেছে তার স্ত্রীদের চাইতে পবিত্র স্ত্রী পৃথিবীতে হতে পারে নবীর স্ত্রীগণকে আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট টার্গেট করে বলেন ইয়া নিসা আন নবী এ নবী পত্নীগণ লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা তোমরা কিন্তু চিত্র জগতের নায়িকাদের মতো নাও তোমরা হবা মুসলিম নারীদের জন্য মডেল নারী তোমাদের চাল চলন দেখে তারা শিখবে সুতরাং তোমরা যদি প্রয়োজনে পর পুরুষের সাথে নবীর অনুপস্থিতিতে কখনো কথা বলা লাগে কথাটা বলবা কেমন আমি আল্লাহর কাছ থেকে শিখে নাও ফালা তাক বিল কল কথা বলার সময় তোমরা চিকুন ভাষায় নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবা না অকুল না কলাম্মা মারুবা কথা বলবা সঠিক কথা জবাব দিবা সঠিক ভাবে কিন্তু সুর হবে রুক্ষ সূক্ষ্ম মিষ্টি মিষ্টি মজার মজার কথা বলবা না ফোন করছে হ্যালো হ্যালো ভাইজান আছে ভাইজান পায়খানা গেছে ধরছে বৌতি মহিলা কণ্ঠ পাওয়ার সাথে সাথে পুরুষ আর মহিলাদের ভিতরে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে ভাবে আকর্ষণ তৈরি করে দিয়েছে মহিলা কণ্ঠ পাইলে একটু কথা বাড়াইতে মনে চায় আপনি বলেন আর আমি বলি এনি বলি এটা স্বভাব ঠিক না তো যখনই ওই ফোন আলা মহিলা কণ্ঠ পাইছে তখন ভাইজান কোথায় ভাইজান কোথায় এবার মহিলা যদি কয় ভাইজান তো বাথরুমে গেছে আপনি কে আমি আমি তো ভাইজানের বন্ধু ভাইজানের বন্ধু তো আমারও তো বন্ধু হ্যাঁ, বগলে রে ঘুরতেছে আমার তো বন্ধু তো কোথায় আমি আমি তো আপনাদের গেটের বাইরে তো গেটের বাইরে থাকছেন কারণ উনি রিসিপশনে চলে আসেন মা বোন সবাই আসেন বসেন আর আপনি আমার নাম্বারটাও নিয়ে যাবেন ফিরে যদি কখনো প্রয়োজন আমার সাথে কথা বলেন এই নাম্বার পাইলি ও কি আর ভাইজানের সাথে কথা কবে ও কথা কবে সব এই জায়গা ঠিকই ঠিক কিন্তু ফোন আসার সাথে সাথে জবাব দিতে হবে কেমন আল্লাহ শিক্ষে দেয় সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মেয়ে যদি এইরকম ফোন জবাব দেয় ভাইজান কোথায় বাথরুমে গেছে কতক্ষণ গেছে দশ মিনিট গেছে কখন বেরোবে উনি ফোন আর মিনিট আগে বেরোয় না এইরকম যদি খ্যাক মেরে মেরে প্রত্যেকটা জবাব দেয় ও আর কথা বলাবে অত ভাইজান জীবন বেরোয় থাক পায়খানার মধ্যে আমি থাক যাই ঠিক ঠিক আমার আল্লাহ শিখে দিয়েছে এই পদ্ধতি না করে পদ্ধতি আর মাইয়ে রাতে ধরাই দিয়েছে সবাই মোবাইল যুবতী একটা মাইয়ে কলেজে তার মোবাইলের দরকার নেই হ্যাঁ কোন জায়গা কোন অবস্থায় থাকে না থাকে খোঁজ নেব তুমি খোঁজ নিয়ে এসছে আরবি তারা খোঁজ নাই বেশি শেষ করি ফেলাই ফ্যামিলি ডারে আদর্শ মুসলিম পরিবার ওয়াজ করে কিচ্ছু হবে না এই পদ্ধতিতে গড়ে উঠাও আল্লাহর কসম ওয়াজ লাগবে না বলেন ঠিক ঠিক না এইভাবে আগো সামনের দিকে মাথায় যাইয়া ল্যাংটা করে সবগুলোকে ছাড়িয়ে দিয়ে এদিকে সরকারি টিচিং আইন করে ওদিকে যুবকরা গুয়ে মাসির মতো বন বন করে ঘুরি বেড়ায় সামনে এত ভাঙ্গা কাঁঠাল পালি গুয়ে মাসির অস করে কাজ হবে বা একটা ভাঙ্গে ডিস ভরে রাস্তার পর ছাড়িয়ে দিয়েছে আলগা করে আর গুয়ে মাছিরা আমার এদিকে অস্কর্তি লাগাই দিয়েছে ওদিকে র্যাব লাগাই দিয়েছে ইফটিজিং এর দুলাই দেওয়ার জন্য গুয়ে মাসির যে সব ও কি র্যাব বয় ভাই ওরা কি হুজুরকে আসছো নেই দেখো গুয়ে মাসি যদি এরপর পড়ো ঠ্যাং ভেঙে কিন্তু জ্যান্তে যায় দিয়ে দেবো এরপরে তিন মাস তোমার জেল দেওয়া হবে আমরা উজুর রস করলাম দেখো গুয়ে মাসি এগুলো করে না কেমন ভেস্ট জাতি হবে গুয়ে মাসি কি ওই শোনে নাকি সে তো পায়খানাতে ডাইরেক্ট আবার দুয়া ফ্লাইট করছে আই যে ব্যান ব্যান করে এসে গেছি তাড়াতাড়ি কাঁঠাল ভাঙিয়ে সরো ব্যান করে জাগা মতো বসে পড়ে ল্যান্ড করে হ্যাঁ ঠিক ঠিক না আমার মারা তোমাদের দাম অনেক বেশি দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল জন্ম নেছে তোমাদের পেটে ঠিক না ভাই ঠিক না লক্ষ সাহাবা জন্ম নিয়েছে পেট দিয়ে আব্দুল কাদের জিলানি মহিনুদ্দিন চিস্তি খাজা নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শাহ আলী উল্লাহ মহাদ্দেবী কাসিম নানু তুমি রশিদ আহমদ গাঙ্গুহি হাজিম দাদুল্লাহ মহাজারে মক্কি আল্লাহ কি বলা হয় আশাবারি থানবী হুসাইন আহমদ মাদানি অদুস্ত আনোয়ার শাহ কাশ্মীরি ইলিয়াস রহমাতুল্লাহ জিকে জাকারিয়া রহমাতুল্লাহ শামসুল মোহাম্মদুল্লাহ পিসাব পিসাব পুরপুরের পিসাব তোমাদের পেট দিয়ে জন্ম নেছে তোমাদের কাছ থেকে জাতি আজও পর্যন্ত ওই রকম সোনার সন্তান হাদিয়া চায় তোমাদের কাছ থেকে ইরশাদ শিখদের কানা জাহাঙ্গীর আর পিসি হান্নান মমতাজার মনির খানার আলমগীর সাইনা ঠিক ঠিক না এরকম নেককার সন্তান দিতে পারলে দিতে হলে তোমার কেমন অতি হবে তাই আল্লাহ রসুল পরামর্শ দিচ্ছে আল্লাহ পরামর্শ দিচ্ছে এর নাম মুসলিম আদর্শ পরিবার ঠিক ঠিক না আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আদর্শ মুসলিম পরিবার কেমন হওয়া দরকার হুজুর বই লেখছে সবার চরিত্র গুয়েবাসীর মতো হয়ে গেছে এই মুহূর্তে হুজুর একখান বই লেখছে তার নাম চরিত্র গঠন ইয়া ফলবা না ফলবা যে সিম কাটার মেমোরি কার্ড ফগেট ওয়ারা সিম কাটার মেমোরি কার্ড আট টাকায় দেখান পত্রিকা কিনে এ উপর দেশে সে এসে চশমায় কুলোচ্ছে না মিথ্যে কথা এ পত্রিকা মানে মিথ্যে কথা না যারা আমলিক করে তারা বিএনপির পত্রিকা বিএনপির পত্রিকা একখান কিনিয়ে এই শয়তানগুলো মিথ্যে কথা লাগছে শয়তানগুলো তা মিথ্যে কথা লাগছে তুমি জানো তা ও আটটায় দেখে নো কে বিএনপি আলারা আমলিগির একখান কি কত বড় জানে খালি মিথ্যে কথা লাগছে জামাত ইসলাম আল্লাহ রামলিগির পত্রিকা খান কিন্তু সব মিথ্যে কথা লাগছে তুমি কও যে মিথ্যে কথা লাগছে তা আবার আটটায় দেখে লোকে এ সত্যি না মিথ্যে আমার সত্য সবচেয়ে সত্যি কথা লাগছে এর ভিতরে কোনো সন্দেহ আছে হ্যাঁ সরমুনার স্বভাব খারাপ হয় যাতে তাই খালি কিনবা এবার পত্রিকা আট টাকা দেখেন কিন্তু সব পৃষ্ঠা থাক যে পৃষ্ঠার ভিতরে ওই চিত্র জগতের নায়িকাদের ন্যাংটা ছবি হুর বাবা সাইয়ে রয়েছে কি অর্ব কব কোন দিকে আর বাদ দেব কোন দিক সব জ্বলিয়ে যাচ্ছে সমাজ পচিয়ে গেছে সমাজ সংস্কারকদের লেখালেখনি পড় দোষ্ট মানুষ হতে পারবি আমার নবী এবার পরামর্শ দিচ্ছে যুবকরা বিয়ে না করে বুড়ো আর সিস্টার আমরা হয়ে শেষে বিয়ে হবো তুমি ইস্টাবলিশ হবে না কোনো দিন অর্থনৈতিক একটু সচ্ছলতা নিয়ে নেই ইস্টাবলিশ আমার আল্লাহ যে পরামর্শ দিয়েছে তার সাইতে পরামর্শ আর কেউ ভালো দিতে পারে আল্লাহ কি কইছে ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিন মিন ইবাদিকুম ইয়াকুন ফুকারা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ও যুবকরা ও মুরব্বীরা তোমাদের যুবকদেরকে বিয়ে দিয়ে দাও যুবকদেরকে বিয়ে দিয়ে দাও সাবালে ঘর পরে ও তো অকর্মা ওরে বিয়ে দিতে সে সাই গোষ্ঠী কামাই কামাইলি খাতি হবে তোমার তো চিনতে ওয়া না আল্লাহ কায় নাহনু নার্জু কুকুমা হুম তুমি বুড়ো ভয় পাচ্ছ যে ও কাবে কোন জায়গায় তুমি তোমারে খাতি দেখে না সবাই রে বুড়োকে খাতি দেখে আল্লাহ কয় তোমারও যে আল্লাহ রুজি দেয় না নুনার জুকুকুমুয়া ইয়া ঘুম তাদের রুজিও আমি আল্লাহ দেই সুতরাং যুবক হওয়ার পরে বিয়ে দিয়ে দাও না পাক আর গুংরামি নুংরামি কম করবে বলেন ঠিকই ঠিক না ও ভাই আর আইডিয়া গরু একটু কইতে একটু কেমন শোনা যায় না কইও তুমি সালে আইসে গেলে একটু না করলি পরে না কমতেই যায় এই যে আইডিয়া গরুর যে স্বভাব এ কি আমাকে জানা আছে জানা আছে না সবাই আইডিয়ারা কি আরে ও কি দেহে শুনে মানুষজন দেখে ওর যেখানে যেরকম মনে চায় সেখানে ঠিকই ঠিক না এখন এই মানুষের ভিতরে বিটিকে ভিতরে আইডি করতে ওই ওই তার স্বভাবের ওই আচরণ শুরু করে দিয়েছে এন এই আইডিরে যদি ডাইকে নিয়ে কোরআন শরীফ পড়ে তফসির করে দেখা গিয়ে উরমত্তি হয় না মানুষের মধ্যে তুই একটু বুঝে শুনে চলতি আর তুই ল্যাংটা তাই একটা লুঙ্গি টুঙ্গি ভরিস এই আইডিরে জীবন ভরি ওয়াজ করলে কাজ হবে এই মানুষের মধ্যে উরমত্তি হয় না এ ওয়াজ ওভাবে বাদ দিয়ে আইডিরে জাগা মতো একটা মাধ্যে দিলি ঠিক হয়ে যায় কি বলেন দো মাইন দিয়ে বিসি দূরে ফেলাই দিলি করে দিলে আর অস করা লাগে না ঠিক ঠিক না অথচ এই গুলো যে মুখ ছেড়ে ঘুরে বেড়ায় সাইজ হয়ে যাবে ঘরে একটা বউ এনে দিলি আমার আল্লাহ তাই কয় গরিব দেখতেছো ইবনি হুমুল্লাহ মিন ফাদলি আমি যদি তর্জমা গলত কই ওলামাই আমার দায়িত্ব দিলাম আমার হলকম সিবি ধরবে আল্লাহ ধনী বাড়ায় দেবে শত সহস্র প্রমাণ আছে বলেন ঠিক কি ঠিক না একটা ছেলে লেগামহীন কামাই রোজগার করে না কাজ করে না বাস করে না যখনই তার ঘরে একটা বউ আসবে একটা বাচ্চা হয়ে যাবে তখন সে বুঝিয়েই আসবে আমার বাচ্চারে আর একজনে কামাই করে খাবে কেমন দেখায় আমার শ্বশুর বাড়ি যা সময় আব্বার কাছে টাকা চাবো তা কেমন দেখায় তখনই সে ইনকামের লাইনে নেমে পড়বে আর যখন বউ বাচ্চার দিকে ইনকাম করা শুরু করবে আল্লাহ তালা নিজে ওয়াদা করতেছেন হাদিসে কুদছি ইয়াবানি আদম আনফিকাল আয়ালিকা ইনফিকুল্লাহ আলাইকা হে বানি আদম তোর পরিবার পরিজনে জন্য খরচ কর মুঠ খুলে দিয়ে হাত খুলে দিয়ে খরচ কর পকেটের ভিতরে ধরিয়া মুঠ ধরে টাকা এনে খালি খরচ করবি ইনফিকুল্লাহ আলাইকা আল্লাহ তোর উপরে খরচ করবে তুই তাদের পর খরচ করবি আল্লাহ তোর উপরে খরচ করবে তা আল্লাহ যদি খরচ করে তাহলে আল্লাহ কম দেয় না বেশি দেয় উল্টো বোঝেন কেন ভুল বোঝেন কেন ছেলের বয়স সাতত্রিশ আটত্রিশ বছর হয়ে গেছে কোন লাইন পাচ্ছে না হুজুর বিয়ে দেই কি রে ছাব্বিশ সাতাশ বছর বয়স মুসলমানি নেই কি ব্যাপার মুসলমানি দেয় হুজুর ওরও কামাই নাই আমারও নাই একটা ছেলেরে মুসলমানি দিতে কতটা লাগে লাস্টে যে সেই ছেলেরে মুসলমানি দেবে বলে বেড়া খেতে পঁয়ত্রিশ হাজার টাকা আনছে আরে পঁয়ত্রিশ হাজার টাকা যদি এক গ্রাম ধরি মুসলমানি দিয়ে তুই যায় তিনশো টাকা যদি ডাক্তাররা জাড়িয়ে কাটিয়ে দিয়ে যায় দেয় কি দেয় না পঁয়ত্রিশ হাজার টাকা লাগে কোন কাজ একটু আলকাতা টালকাতা আছে না আলকাতা করবে আলকাতা বোঝেন সারা জীবন ভরে মানুষের একটু কলম টলম একটু গড়ি মরি দিয়েছে তাই এটা কালেকশন করবে এই জন্য বেড়া ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা আইনিয়ে ছাব্বিশ বছরে আইনিয়ে তুলাই দিয়ে তিন দিন ব্যাপী মাইক আর বাবা এরপরে খাওয়া দাওয়া দোল শুরু হয়েছে কালেকশন পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে কালেকশন হয়েছে মোটামুটি সত্তর আশি হাজার টাকা বুড়ো খুশি থেকে আশা মনে মুখ মোটে বন্ধ হইয়াছে না দাঁত বড় হয়েছে চাচা এত খুশি কে বাবা এই যে এত ফাঁস কিলাস ব্যবসা কি মনে চাচ্ছে নিজে আর একবার মুসলমানি নেবো নাকি বুঝছে নিয়ে ভেলায় দাও ভালো ব্যবসা ছাব্বিশ বছরে তাজা একটা তাগড়া আইড়িয়ে যোগ কুরবানি মানে চুলাই দিয়ে কয় বাবা এটা নিক্সেমি শুরু আছে বেড়া খেতে সুদিটা আনিয়েছে শূন্য তাদাইয়ে রে ফরজের মাথায় বাড়ি রে করে কি করে না আছে না এরকম একগুলো আমাকে ওই পাশে এক মাতুব্বার পঞ্চান্ন বছর বয়সে মুসলমান এনেছে কি জ্বালা এ চলছে কি চলছে না সামাজিক এই অশান্তি এই চরিত্র স্বভাব খারাপ হয়ে গেছে এর মুহূর্তে চরিত্র গঠনের জন্য আমাদের একটা শিক্ষা দরকার আছে কি আছে না মজবুত হয়ে বসেন দোস্ত আল্লাহ আকবার এবার হুজুর বলতেছেন কি এ যুবকরা বিয়ে কর বসে থাকিস না তবে বিয়ে করবি দুটো দিক তাকায়া ইয়া মনে আছে নাকি গুড়ার কথা পথ দূরাইছেন মেয়েটে দেখে টেকে কমপ্লিট করাইছেন সুন্নতি কায়দায় এবার বিয়ের অনুষ্ঠান যখন এসে গেছে বিয়ে করবি ওই মেয়েটা দেখার সময় দেখবি কেমন বিয়ে করবি তো দেখবি দুটো সাইড এক নম্বরে দেখবি তাজা বদুল বদুদ তুই যে মেয়েটারে বিয়ে করতে যাচ্ছিস মহিলাদের মাধ্যমে খবর নে ওই মেয়ের মা তথা তোর শাশুড়ি হবে যিনি উনি তোর শ্বশুর হবু শ্বশুরের খেদমত করে কি পরিমাণ তোর শ্বশুরে কতটুক ভালোবাসে এইটুক আগে খবর নে যদি মেয়ের মাতে মেয়ের বাপকে খেদমত করে ওই মেয়ে তোর ঘরে আসলে তোরও খেদমত করবে তোরও ভালোবাসবে অন্য জায়গা আসে প্রেম প্রীতি করে বেড়াবে না ঠিক না তাজা বদুল বদুদ মেয়েটার মা কেমন স্বামীরে খেদমত করে এই এইটা খবর নেই কতটুক ভালোবাসা সেইটা আগে খবর নেই আর একটা জিনিস খবর নিবি বল বলুদ তুই যে মেয়েটারে বিয়ে করতে যাচ্ছিস ওই মেয়েরা ভাই বোন কতগুলো তথা তোর শাশুড়ির ছেলে মেয়ে কতগুলো এই যে খবর নেই পুরো এক কুড়ি নাকি দুনিয়ারটা কম আছে একটু খবর নিয়ে না যদি দেখিস যে তোর শাশুড়ির ছেলে মেয়ে বেশি খুশিতে লাভ দিয়ে পড়বি যদি দিনদার ফ্যামিলি হয় তাহলে হবে কি আল্লাহ দিলে তোরও ছেলে মেয়ে বেশি হবে তোর ছেলে মেয়ে বেশি হলে হবে কি ইন্নি মুকা মুকাসিরুম বিকুমুল উমাম রসুল করে তফসিরের ভিতরে ব্যাখ্যার ভিতরে মুকাসিরুন আয় মুফাকিরুম বিকুমুল উমাম তোর সন্তান বেশি মানে আমি রসুলের উম্মত বেশি কেয়ামতের মাঠে সমস্ত নবী রসুলরা উম্মত নিয়ে একটা শো ডাউন দেবে শো ডাউন শো ডাউন তো নির্বাচনের সময় শো ডাউন দেয় না যে চেয়ারম্যান শোডাউনি শোডাউনি বেরোনোর পরে পিছনে ভোটার মাত্র পাঁচজন ঘুরতেছে সারা ইউনিয়ন করে ও মনেতে বুঝে ফেলাইছে চেয়ারম্যান হয়ে যাবানি কথা কয় না ওই শো ডাউন দিয়ে আসে ডাউন হয়ে যায় ডাউন দিয়ে শুয়ে পড়ে এর নাম শো ডাউন আর এক চেয়ারম্যান বড় মিছিল শো ডাউনে বেরোইছে চেয়ারম্যান সামনে মুরব্বীদেরকে নিয়ে ঘুরে ইউনিয়ন ঘুরে বাড়ি চলে আসছে এই মাথা পিছনের মাথা এখনো বাড়িতে শেষ হয় নাই পুরোটা ইউনিয়ন বলে তার সমর্থক খুশি তার লাগবে কি লাগবে না আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে কোন নবী দুইজন উম্মত কোন নবী পাঁচজন উম্মত কোন নবী উম্মত শূন্য কোন নবী এক লাখ দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ হজরত মুসা আলাহিসাল্লামের উম্মত বেশি হবে ওরে তার চাইতে সব নবী মিলে যত উম্মত নিয়ে উঠবে তোরা আমার সহযোগিতা কর ইন্নি মুকাসির উম্বিকুমুল উমাম আমার শোডাউনের জন্য পিছনে প্রায় ভোটার বেশি সংখ্যাক আমি দেখাইতে পারি পারি এ ব্যাপারে তুই আমার সহযোগিতা কর খোঁজ নে কোন বিটির ছেলে মেয়ে বেশি সেই বিটির পালে টানার চেষ্টা কর ওই পালে যা এই গরুর দাম বেশি না মানুষের দাম বেশি কৃষির দাম বেশি মানুষের বাচ্চার দাম বেশি না গরুর বাচ্চার দাম বেশি গরুর বাচ্চার দাম বেশি না বাংলাদেশে সবচেয়ে বড় গরু যেটা বিক্রি হয়েছে আঠারো লাখ টাকা ওরা কুরবানি দেশে ওর মা কি চার দিনের দিন একটা মিলাদ দেশে ওর আব্বা কি জানে যে ছেলেটা কোন জায়গায় কুরবা নিয়ে গেল ওরে কি বাংলাদেশ সরকার এত বড় গরু বলি ওরে কি রাষ্ট্রদূত বানাইছে ওরে কোনো জায়গায় নমিনেশন দেবে ওরে জবই দিয়ে খাওয়া পর্যন্ত শেষ ঠিকই ঠিক না যত দামি হোক জবই দেখাতে দিয়ে আপনাদের আমাদের বাচ্চা যেগুলো আমরা নিতে চাই না অপ্রত্যাশিত সন্তান নিতে চাচ্ছি না সেই সন্তানটা যেটা ভুলক্রমে হয়ে গেছে ইচ্ছে ছিল না অতর্কিতভাবে ঘটিয়ে গেছে হয়ে গেছে জন্ম এই অপছন্দ অতর্কিত কি বলে অপ্রত্যাশিত বাচ্চারা যে আমার কাছে বিক্রি করবেন এমনকি অব্বা আছেন বিশ লাখ টাকা দিয়ে কেনবো আগামী কুরবানিতে আপনার সামনে জবই দেবো বাপ হওয়ার যোগ্যতা যারা আছে এরকম কেউ আছে কেউ বিক্রি বিক্রি করবে তাহলে বাংলাদেশের সবচাইতে বড় গরুটা দামিটার দাম হলো আঠারো লাখ টাকা আর বাংলাদেশের সবচাইতে নিকৃষ্টটারও বিশ লাখ টাকায় বিক্রি করে না তাহলে বোঝেন মানুষের দাম গরুর চাইতে কত বেশি ঠিকই ঠিক না অনেক সময় অবহেলিত যেটা নীতি চান না ওইটির ভাগ্য বড় হয়ে যায় আগের যেগুলো পেয়ে খুশি ছিলেন সেগুলো সব কিসেন গেছে লাস্টেরটা কোটিপতি হয়ে যায় হয় না এরকম হয় না এরকম তাহলে দোস্ত মানুষের বাচ্চার দাম গরুর বাচ্চার চাইতে অনেক অনেক গুণ বেশি এই গরুর বাচ্চা হয় কিসের গাভীর থেকে হয় না সেই গাইটা কেনেন আপনারা কি দেখে যে গাইটা সারা জীবনে দুটিয়ে বাচ্চা দেয় ওই গাই ভালো না কথা কয় না কোন গাই ভালো বছর বিয়ে ছয় মাসের বিয়ে আরো ভালো তা তো বিয়েবে না তো গাইডার বাচ্চা এত কম দামি সেই কম দামি বাচ্চাটা যেই গাইতি সেই গাইটা কেন তুমি বাছর বিয়ে নিয়ে দেখে আর মানুষের বাচ্চাটা এত দামি সেই বাচ্চাটা যেই গাইতি তা কেন সারা জীবনে দুই বিয়ে নিয়ে দেখে তা কেন কা বউ খুঁজে নেয় করা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে কম আছে নাকি ও গত কোনো বসতির মধ্যে যে খাইয়ে দিয়ে সুবিধে হয় না জুত পাওয়া যায় না ছেলে মেয়ে কম একটা দুটো ভালো জাগা জমি আছে বাক করলে একটুখানি পেয়ে যাব অত সুসুকা এই অত সুসুকা আবার কন্ট্রাক্টার ইয়ারে যে আইডির মতো বিক্রি এক লাখ টাকা দিলে আপনার মেয়ে নিতে পারি মনে রাখিস যৌতুকির টাকা লাস্টিং করে না ওরা কলিজা কাটি টাকা নিছিস যারা যৌতুকির মোটর সাইকেল চালাস কালী শ্বশুরের পাউ ধরে ফেরত দিবি যৌতুকির টাকা এক মাসের ভিতরে কামাই রে ফেরত দিবি আর শুয়োরের গোস্তর চাইতে না পাক কুত্তর গোস্তর চাইতে হারাম যৌতুক না খাই আগে গু খাইস এই বেলায় দিস খালি আর এখন ব্যান কিনে দিলে তোমার মাইয়ে নিতে পারি এই মাইদ্য তুই একদিন ব্যান কিনতে পারি না তা তোর বিয়ত্তি হয়েছে কিনা তুই রোজা থাকবি তোর নফসরের সুজার তুই রোজা রাই তোর বিয়ত্তি হয়েছে কিনা এখন ব্যান কেনার যোগ্যতা নাই সাতাইশ আঠাশ বছর বয়স পর্যন্ত শ্বশুরের কাছে এখন খয়রাত করছিস এখন ব্যান চুসুও <laughs> আল্লাহ রসুল নিষেধ করে খাইস নিয়ে যৌতুক হারাম দেন মোহর কটা দিয়ে দিস আজ থেকে বিয়ে করার সাবালে গেছিস ইনকাম করা শুরু করছিস এখন থেকে মা বাপরে পালবি আর বিয়ের রাখ পর্যন্ত তুই একটা ক্যাশ আলাদা করে রাখ যেই টাকা নগদ টাকা শ্বশুরি হাতে দিয়ে শ্বশুর মিয়া এই যে পঞ্চাশ হাজার টাকা ও বাবা আমি অত ওই দুই লাখ পাঁচ লাখ লেখালেখির দাঁড়ি নিয়ে ও যা ফোতা দিতে পারবো না ওই মিথ্যে কথার ভিতরে নাই এই নয় এই নামে তোমার পঞ্চাশ হাজার টাকা মেয়ে দিবা নগদ ক্যাশ পঞ্চাশ হাজার টাকা পালি কোন শ্বশুর ভাই না দেবে লেখাবা তিন লাখ টাকা জীবনও দিবা না যৌতুক খাবা দুই লাখ টাকা এই যে হারাম যে তোমার জমি দলিল হয়েছে জাল দলিল এই জাল দলিল করা জমির ফসল যেমন হারাম ওই যৌতুক খাইয়া আর দেন মহান না দিয়া বৌডা ওইরকম হারাম হয়ে গেছে যা তোবার স্বামীর সাথে স্ত্রীর সাথে মিলন করবা অতবার জেনার গুণা হবে আর পয়দা হবে সব যার সন্তান হারাম দাদা জাইনুর বাচ্চায় দেশটা বুঝিয়ে গেছে এইভাবেই ভাষা খুঁজে পাচ্ছি হ্যাঁ ঠিক কি ঠিক না প্রত্যেকটা যুবক সিদ্ধান্ত নাও যৌতুকির চাইলে না পয়সাও নেব না কোন কোন মর্দে মুজাহিদ আছে হ্যাঁ রেডি হ্যাঁ? সত্যি সত্যি আল্লাহ তোকে কোটিপতি বানায় দিক আল্লাহ তোকে হজ করার তো দিক আল্লাহ তোদের বেবিলে খাজা মানুদ্দিন সৃষ্টির মতো সন্তান দান করুক হ্যাঁ মোহাম্মদুল্লাহ আবেদি শামসুল্লাহ ফরিদপুরি প্রত্যেকের ঘরে দিয়ে দিক সত্যি তো হাত নামা আরে আল্লাহ আব্বা দিয়ে আমার জন্য দেখছে দুই লাখটা ঠিক করে <laughs> দুধু ওই আব্বারে যাই ওয়াজ করবি আব্বা আমি শুয়রের গোস্ত আর পায়খানা খাতি পারবো না নাসির মলানা কইছে মিথ্যে কথা কই নাই আমি কিতাব দেখে এসে কইছি আমি ঠুয়ো সুনাউল্য বক্তা না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বিয়ে করে আর দেন মোহরদের নিয়ত না করে শ্বশুরের কাছ থেকে যৌতুক লাকি আল্লাহ হায়ামাল কেয়ামাতে ওহুয়া জানিন সে আল্লাহর সাথে কেয়ামতে সাক্ষাৎ করবে একজন জিনাখর হিসাবে বিয়ে করলি সন্তান পয়দা দিলি এরপরে এসে হুজুর ছেলে মেয়েতে একটা মনীষী হচ্ছে না কি ব্যাপার মনীষী হবে কি হবে পয়দা দিছিস তো যার সন্তান অমনীষী কি এরিয়া এই জন্য সন্তানটাকে তৈরি কর এই সব অস কাজে লাগবে যদি এভাবে আদর্শ মুসলিম পরিবার গড়া যায় বলেন ঠিকই ঠিক না আর নাই ওই মাথায় যাইয়ে সেই মেহগুনি বিহা গাছটা ঠেলি সুজারা যাবে না আল্লাহ আকবর আল্লাহ তাহলে কয়টা লাইন ভাই আর একটা কথা মনে রাখেন ফাঁকে বলে দেই আমার মা চাষিরা উন্ডা স্কেল বেড়ে কয়ে গেছে না সিজার করে বাচ্চা বের করবে সিং কেটিয়ে কত বড় জীবনের রিস্ক আরে মিয়া আল্লাহ যদি রাগ করি রাগ হয়ে বসে আর তুমি এই সন্তান সিজার করে বের করতে আল্লাহ যদি রাগ হয় ব্যবস্থ হয়ে তুমি ডাক্তারের সামনে খুলে দিচ্ছ আজও পর্যন্ত বাংলাদেশে পূর্ণাঙ্গ সিজারের জন্য মহিলা ডাক্তার হয়ে নাই কোনো জায়গায় পুরুষ ডাক্তার সাথে থাকেই থাকে বলেন ঠিকই ঠিক না ওই ম্যাডামগুলোর আলো ওই খতিয়ে মতিয়ে ধরিয়ে দিতে নেয় আসল কাজ করে পুরুষ তাহলে পুরুষে যখন একটা মহিলারে খুলিয়ে কতটুক খুলতি কতটুক খেলে তার যতটুক প্রয়োজন সে ততটুক খুলবে পুরো ল্যাংটা করে ফেলায় এই মহিলাটা তুমি ডাক্তারের সামনে বেজ্জেতি হচ্ছ আহা আর যদি আল্লাহ রাগ করিয়ে ছুরিটা একটু বেশাকটা বাড়িয়ে যায় যদি কোনো মারাত্মক শিরাই পড়িয়েই যায় তাহলে তোমার জীবন যৌবনের সব আনন্দ ফুর্তি শেষ কুরবানির গরুর মতো দাফাতি দাফাতি জাগাইতে শুয়ে যাবা থাইয়ে যাবে তোমার নানটু সলিয়ে যাবা তুমি এরপরে নানটুডা জন্ম মা জন্মের থেকে মা হারা হয়ে গেল এই বিপদে ফেলায় না দোয়া করো আল্লাহর কাছে ঘরে বসে কোরআন শরীফ পড়বা পর্দার ভিতরে থাকবা গর্ভবতী মহিলা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবা শ্বশুর শাশুড়ির খেদমতে পাগল থাকবা বুড়ো বুড়ি দেখবে যে আল্লাহ আমার বউটা পেটে বাস্তা নিয়ে এই অসুস্থ অবস্থায় কিভাবে আমার খেদমতে ব্যস্ত আল্লাহ রে তুমি আমার মারে সহজে খালাস করে দাও যেন ডাক্তারের কাছে জানা লাগে এই বুড়ো বুড়ির চোখের পানিতে শ্বশুর শাশুড়ির চোখের পানিতে নর্মাল ঘরের ভিতরে ডেলিভারি হবে বেজ্জেতি হওয়া লাগবে না কোনোদিন সন্তান ডান ডাইন কানে আজান বাম কানে একামত নসিব হবে যে ডাক্তারের কাছে সিজার হয়েছে ডাক্তারটা হিন্দু নার্সগুলো খ্রিস্টান তোর ছেলেমেয়ের কপালে কানের ভিতরে উলুদ্দনি দেবে আর খ্রিস্টানই কলেমা দেবে আজান একামত হবে না সেই ডেদে ওয়াজের ময়দানে বসাই আমার মতো মৌলবী নাসির ভাইটি খাইলে কোনোদিন হৃদায়ত হবে না ও তো খ্রিস্টানই রক্তে ফয়দা হয়েছে হ্যাঁ ঠিক ঠিক না মাইডটা খাইছো কোন জায়গায় তা তো আর দাও না মাথায় এসে অস করলে কি হবে গোড়াইতে অস করি আসি দরকার না দরকার না আলহামদুলিল্লাহ আল্লাহ এবার আমার মা চাষিরা শিক্ষা সফরে যাইও না গতবার খবর পাইছি এক মহিলা মাস্টার শিক্ষা সফরে গেছে কুয়োকাটা ওই জায়গায় যেটা নর্মাল ডেলিভারি হয়ে গেছে ওই যে সরের পর হাজার হাজার মানুষের মধ্যে যেটা ফয়দা হয়েছে ওটা তো মহিনুদ্দিন চিস্তি হবে আব্দুল কাদের জিলানি হবে শামসুল্লাহ ফরিদপুরি হবে ওটা কানা জাহাঙ্গীর হবে ওটা হবে ফিস্তি হান্নান মমতাজ হবে তসলিমা নাসরিন হবে আর কোনোদিনও মনীষী হবে না ফৈতুও ফতে হয়েছে এটা ফৈতুও না ওর নাম থুতে হবে ফৈতুও ছেলেদেরকে শিক্ষা চপরে নিয়েন না এই যে কালকের পত্রিকায় দেখলাম যশোর ছিলাম মাহফিলে পত্রিকায় দেখলাম নিরিবিলি পার্কে আসছে ওই থেকে এক গাড়ি শিক্ষা ওই জায়গায় এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে স্কুলের শিক্ষিকা মহিলা মারা গেছে পাইছেন না পত্রিকায় ওটা তো শহীদ হয়ে গেছে কি হবে তো আল্লাহ ভালো জানে শহীদ তো আমরা কয়ে ফেলাই দিই শহীদ কারে কয় আল্লাহ জানে কি বলেন কে জানে বাংলাদেশের কোনো এক যুদ্ধে যারা মারা গেছিল তাদেরকে শহীদ ফতোয়া দেওয়ানোর জন্য মৌলভীকে ডাকছে তা মৌলভীকে ডাকে বলতেছে হুজুর এই যে এই কজন এই যে অমক টমক এই কজন মারা গেছে এরা তো শহীদ হুজুর আর হুজুররা ব্যবসাকার মধ্যে পড়িয়ে গেছে যদি কই যে শহীদ তাহলে আল্লাহ কেন যাই তোরা জানিস করে শহীদ নাকি এই জন্য বললি শহীদ তোরা সেই রাই মৌলভী আর যদি কয় যে না শহীদ না তাহলে আবার ওনরা কবেন এই কটা রাজা খান কি জ্বালায় পড়িয়ে গেছে এদিকে এগে সাপ ওদিকে আল্লাহর সাপ চুপ করে বসে রয়েছে মৌলবীরা কিচ্ছু পায় ওই নেতাদের ভিতরে একজন একটু ধর্মীয় বোধ বোধ বুদ্ধি আছে ওই নেতা একজন বলতেছে হুজুর আপনারা চুপ করেছেন কিছু কর না কেন বাবা কি কব এদিক করলি বিপদ ওদিক করলিও বিপদ কয় আমরা তো আপনাদের কাছ থেকেও আশ শিখছি তারই কস করে দেন কথা তোমাকে মনে নাই বয়তে ভাই যে কেন আপনারা কইছেন না যে শহীদের লাশ মাটিতে পচে না আজ থেকে তিন মাস আগে তারা মারা গেছে তো এখন শহীদের লাশ পচে না একথা সত্যি বলে হ্যাঁ তত সত্যি তাই বলে দেন যে একটা কবর খুঁজে দেওয়া বসছে না না বসছে এইবার মৌলবীরাজ এই তো হয় তাই হবে তালি খুঁজেই দেখতে হবে এবার নেতারা দেখলো যে তিন মাস আগে মারছে যদি সবগুলো লাশ বসে যায় তাই তো শহীদ কওয়া যাবে না উদুর আপনারা যান যা করতে আমরা কয়ে নেবানি সেই হিসেবে ওনরা কয়ে নাই শহীদ হয়েছে সে শহীদ হয়েছে কবে আটই ফাল্গুন কবে হয়েছে শহীদ পালন করে একুশে ফেব্রুয়ারি কত বড় বুকা মুসলমান উর্দু বাচারে লাথি দিয়ে বাংলা ভাষা আনছি আলহামদুলিল্লাহ এটা আমার মাতৃভাষা আমার সদুসাবুদুর ভারতে পড়েছে উর্দু দেশে পড়েছে বাংলাদেশে এসে দুইশোর উপরে বাংলা ভাষা বাঙালি জাতির জন্য বই লিখেছে তফসির পর্যন্ত হাক্কানি তফসির বাংলায় লিখেছে আমরা মাতৃ মাতৃভাষা বাংলা এটা আমাদের মায়ের চাইতে দরদ করি যদি বলেন টিকি ঠিক না তাহলে সেই ভাষার জন্য আন্দোলন করে সেই সেই ভাষাটার আন্দোলন কি বলা হয় সেই বিজয় দিবসটা উদযাপন করো বাংলা তারিখটা ঠিক না করে একুশে ফেব্রুয়ারি কৌকা কোন সুপাই এগুলো কও হ্যাঁ? বিবেকহীন বেবদ মুসলমান বেবদ বাঙালি খালি অনুকরণ করো করতে করতে ভাষার তল দিয়ে যাচ্ছ আটি বালগুন পালন করবো কি বলেন টিকিট না আটি বাদ দিয়ে একুশে ফেব্রুয়ারি খ্রিস্টানরা ইংরেজরা তোমাদের পেটের মধ্যে ঢুকে গেছে এই জন্য যা পয়দা দেশে সব ইংরেজ মার্কা হয়ে যাচ্ছে জন্মের পরেই বাংলাদেশে থেকে মুসলমানের বাচ্চা যদি আমেরিকার সৌদি আরব যদি ক্রিকেট খেলা লাগে এই দেশে থেকে মুসলমানের বাচ্চা আমেরিকার পক্ষ নেয় নেয় কি নেয় না এই কারণ কি ওই আমেরিকান রস প্যাটের মধ্যে ডুহিয়ে তাই দিয়ে হয়েছে পয়দা মরে যাক সৌদি আরব দেশ থেকে আমি ইসলাম মুসলমানের বাচ্চা বলে পরিচয় দিচ্ছি সৌদি আরব আমি জীবন সৌদি আরবের করবো আরে ভারত আমেরিকার পক্ষে আমি যাবো কি তারা এই দেশের জন্য ভাষার জন্য আন্দোলন করলাম আটি বালগুনে আমাদের সেই বাংলা তারিখ সেই তারিখটা ভুলে একুশে ফেব্রুয়ারি পালন করে কথিও দিশে পায় না কি যে কবে তা দিশেই যায় না যাজ্ঞ এবার তাহলে শিক্ষা সফরে যাব না আমার মারা ঘরের ভিতরে থাকো তোমাদের থেকে আমরা কিছু শামসুল হক চাই কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবার চাই কিছু প্রেসিডেন্ট জিয়া চাই কিছু প্রেসিডেন্ট ইরশাদ চাই ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ চাই ডাক্তার কি বলে সাইফুদ্দিন চাই তথ্য সচিব তৈবুর রহমান চাই ইঞ্জিনিয়ার সেলিম আকরাম চাই এই সমস্ত সোনার সন্তানগুলো আমরা চাই কি বলেন চান কি চান না এর জন্য ডাইসটা সেরকম হতে হবে মারা এবার আসো সুন্দর করে দাম্পত্য যুবকরা একটু দোয়া কালাম পড়িয়ে যায় স্ত্রীর কাছে হ্যাঁ বিয়ের পরে প্রথম রাত্রে যাইয়েই স্ত্রীর কপালের এক গোছ চুল ধরবি দৈরে সুর আলামনা সহলাকা পড়ে কপালে একটা ফুক দিয়ে তুমি জানো আলামনা সহলাকা জানো হ্যাঁ ইন্না তাই না সুরও জানে না আত্মায় তো সুরও তাই জানে না আলামনা সহলাকা সুরোটা পড়ে কপালে ফুক দিবি মৌৎকাল পর্যন্ত বোর সাথে ঝগড়া লাগবে না ওই তাবিজির জন্য মুখ চড়িয়ে ঘুরে বেড়ান লাগবে না এক গোস চুল ধরবি খুব ভদ্রতার সাথে যাইয়ে যদি খপ করে ধরি ফেলা দিস বউটাকে ওলালে কি শয়তানের সাথে বিয়ে ভয়লা রাত্রির এই বেগে ধরলে এরপরে কিরম ধরবে না তা আল্লাহ জানে ভদ্রতার সাথে এক গোসা চুল ধরে কফারে আলাম নাসরা আল্লাহ কাপড়ে এটা ফুদিস পারা যাবে না এরপরে আনন্দ ফুর্তি যা করবা করবা সব কিছুর ভিতরে খুশি ইচ্ছা থাকবে আখেরাত আল্লাহ তুমি সুসন্তান দান করো সুসন্তান দান করো এই সুসন্তান দান করার দোয়া নিয়ে প্রত্যেক নামাজের পরে দোয়া করবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহর কাছে পুত্র সন্তান চাবা পুত্র সন্তান চাবা নবীদের সুন্নাত হযরত ইব্রাহিম খলিল বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আরবি ভাষা হিসেবে তর্জমা সে পুত্র সন্তান চেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র সন্তান চাওয়া সুন্নাত দোস্ত সাবা পুত্র সন্তান আল্লাহ যদি কন্যা সন্তান দেয় বোরপার টর্চারিং করবা না আল্লাহ যদি খালি মেয়ে দিতে তালে আসে এবার যায় বউরে সিগনাল দেয় ফিরে যদি তোর ঘরে ভাটির বাচ্চা হয় তাহলে কিন্তু তোরে তোর মা শুদ্ধ তালাক দেব আসেন একদল দিন দরকার মাত্রা বোমবাস্টিং বউটার ভাই হয়েছে খবর নিয়ে চলে গেছে আর একটা মাইয়া আব্বা আব্বা আর একটা বন্ডি হয়েছে আয় বন্ডি মারানির মাইয়ে দিচ্ছি তোরে বন্ডি ওই জায়গা থেকে কেড়াল নিয়ে মাইয়ের বৌরে শুদ্ধ আতুর ঘরে দাবর চলে আসে বিটিরা ঠেয়াই পারে না আবারও ভাটির বাচ্চা এই বোকা মাইয়ে কি ছেলে আল্লাহ দেশে না তোর বউ দেশে কে দেশে তোর যদি অভিযোগ আছে হা হ্যাঁ, মাইয়ে বৌতি দেশে তাহলে মাইয়ে বউ তো দুর্বল মহিলা মানুষ সে যা পারছে তাই আসছে সেও দুর্বল মাইয়ে মহিলা মানুষ মাইয়েটাও দুর্বল এই দুর্বলে দুর্বল পয়দাতেছে তুই বিচা মানুষ এত পারা পারিস ছেলেটা তুই বানা কথা কয় না ছেলেটা তুই বানা তোর বউবিটি মানুষ পারে না যাবার সে তাই আছে তো তোর এত ক্ষমতা তুই বিচা মানুষ দেশে একটা আসমান ব্যাগে জমি নেওয়া লাঠির মধ্যে মুগুর বরিস এত বাড়া বাড়িস তা তুই ছেলেটা তুই বানা দায়িত্ব তোরে দিলাম যা আপনারা একমত না আমার সাথে কখনো বোর পর যদি এরকম চাপ সৃষ্টি করেন মেয়ে কেন হলো আল্লাহ পাক রব্বুল আলম তুই কাফের তুই আল্লাহর কুদরতের স্বীকার করিস না এহাবুলি মাইয়া শাহ ইনাসা ওয়া এহাবুলি মাইয়া শাহ উযকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা যাকে খুশি আল্লাহ মেয়ে দেয় যাকে খুশি আল্লাহ ছেলে দেয় আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা কেউ আল্লাহ ছেলে দে মেয়ে দে একবারে দুটো দেয় জমজ দেয় ওয়া জাআলুহু আকিমা কেউ রে আল্লাহ বাজা বানাইয়া দেয় মানুষের কোনো ক্ষমতার হাত ও জায়গা নাই খাজা বাবা দিতে কিছুই পারে না পারে পারে পারে পারে খাজা বাবা ছেলে দিতে পারে শুধু গাজির গীত গালি ছেলে হয় একটা পদ্ধতি আছে গাজির গীত দিলে ছেলে হয় <laughs> মুসলমান আইমসু গাজির গীত মক্কা মদিনায় গায়ে কথা না কেন এই সৌদি যারা চাকরি করেছো তারা একটু বলো তো দাদা গাজির গীত মক্কা মদিনায় গায় বিশ্ব ইস্তেমায় তিন দিন গাজির গীত হয় চরমুনাই গোবরডাঙ্গা মাদ্রাসায় শামসুল মাদ্রাসায় গাজীর গীত যদি এই হুজুরকে ভিতরে না হলো তাহলে ইসলামের গীত হয় কি হইয়া আর কয় যে হুজুর ইসলামক আর ইসলামক মানলি ছেলে হয় আরে গাজীর গীত মানলি ছেলে না ওই হিন্দুকে উড়াকান্দি সুয়র মানলিও সাল হয় তাই বলে কি মুসলমান ওই জায়গায় শুকর মানতে পারে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সেরে কি গুণা হবে ইমান নষ্ট হয়ে যাবে ছেলে যদি বানাইতে হয় তাহলে দোয়া করবো রব্বি হাবলি মিনা সালিহীন এই আলো দোয়া রব্বানা হাবলান মিনা এই করবা দোয়া তুমি ইমানদারির সাথে থাকবা আর একটা পদ্ধতি আমার সৌমনি হুজুর শিক্ষা দিতেন যারা ছেলে হুজুর যেভাবে বলতেন আমি এভাবে খোলা ফিল্ডে সেভাবে বলতে পারবো না শুধুমাত্র সেই পদ্ধতির পর আমল হবে আর এক পদ্ধতিতে আমলে আসলে সহজটা আমি শিখাই দিচ্ছি আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হলো স্ত্রীকে শোয়ার সময় বাম পাশে শোয়ায় তাই না বাম পাশে শোয় না যাদের আল্লাহর কাছে দোয়া করবেন পুত্র সন্তানের আল্লাহ দেবে বাকি এই প্র্যাকটিক্যাল আমলের ভিতরে স্ত্রীকে বাম পাশে না শোয়াইয়া নিয়মিত স্ত্রীকে ডান পাশে শোয়ানোর অভ্যাস করেন বোঝা গেছে কথা আটটুক আমি বলতে পারতেছি না যদি কে প্রাইভেট জানার দরকার হয় খাসভাবে এসেন স্ত্রীকে ডান পাশে শোয়াইলে এতেই হবে অসুবিধা নাই আর প্রত্যেকবার নিয়ত করবেন যে আল্লাহ যদি তুমি একটা পুত্র সন্তান দাও নাম রাখবো মোহাম্মদুল্লাহ যদি মোহাম্মদুল্লাহ প্যাস পড়ে নাম রাখবো আহমদুল্লাহ প্যাস মানে কি নিজের নামে মোহাম্মদ তাহলে তার রাখতে পারতে যারা তালি আহমদুল্লাহ দেখা গেল বাপের নাম আহমদুল্লাহ তালি মাহমুদ যদি তাও সমস্যা হয় তাহলে আবদুল্লাহ ওবায়দুল্লাহ আহমদুল্লাহ কি বলা হয় আব্দুল সালাম আব্দুল মালিক আব্দুল খালেক আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া নবীর রসুলদের নামের সাথে নাম মিলাইয়া নাম রাখার নিয়ত করো আর দিন শিক্ষা দেওয়া নিয়ত করো আল্লাহর রহমতে পুত্র সন্তান হবে আর রব্বানা হাবলানা এই দোয়া করো তাবিজি কিচ্ছু হবে না তুমি যৌতুক খাইছো হলো এক লাখ আল্লাহ তোমার কাছে দশ লাখ টাকা আদায় করবে এই পিলানে তোমার মাইয়ের প্রায় দশজন কাঁচাই গেছে ও ওই দিয়ে হবে না কিছু রাগস্বের নাকি রাগ একটু হন্তি রাগলি তো খারাপ মানে পরিবর্তন হয় হ্যাঁ হুজুর এত বেশি করলে ও সাঁতার খাবোই না এই নিয়ত করবে রাগল রাগই হয় না উদায় গেছে সব মজবুত করে সিদ্ধান্ত পাল্টান নাপাকের পথে আর যাব যাবো বলেন যাব এই যে যে পদ্ধতি শিক্ষা দিচ্ছি দাদা সোনার সন্তান পাবি নেক সন্তান হবে সংসারটা সুন্দর হবে দুনিয়া সুখী হবি পরকালেও সুখী হবি আল্লাহর রহমতে ওয়াজ লাগবে না ঘরে ঘরে বক্তা হয় দেয়া যাবে আল্লাহর রহমতে ঠিকই ঠিক না এবার সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত ডান কানে আজান বাম কানে একামত দুয়ে মুছে পরিষ্কার করে ডান কানে আজান বাম কানে একামত এবার ঘরের ভিতরে একটু খেজুর রাখবো আগের থেকে স্থানীয় ভালো একজন আলেম একজন নেককার দিনদার পরহেজগার ব্রেনি মানুষকে ডেকে নিয়ে ওনার একটু খেজুর খাইতে দেবা খেজুর খাইয়ে টাইয়ে উনি যেটুক ওনার মুখের থেকে একটু ভিজে মাখানিয়ে মাখানিয়ে ওই বাচ্চাটার জিব্বে লাগাই দেবে যতটুকু সম্ভব ওরা তো অনেকখানি দিলি পারবে না দুধের বাচ্চা এর সব কিছু খাওয়ার আগে তার মুখে ওই হুজুরের জিব্বের থেকে একটু লালা মাখাই দেবা যার থেকে এই কাজটা করলে এরকম তাহনিক করা হাদিসের ভিতরে শূন্যতা আছে আল্লাহ রসুল রাসুল সাহাবা কিরামদের বাচ্চাদেরকে এরকম নিজেই তাহানিক করতেন ও দোস্ত যেই লোকটার মুখের থেকে লালা তার জিব্বের ভিতরে দিলে ওই লোকটার ভিতরে ইমান আমল আর তাকে অপরহেজগারি যেমন তার বেরেন মেধা যেমন আল্লাহ দিলে তোমার বাচ্চাটা এরকম হতে পারে আর পুত্র সন্তান হওয়ার আর একটা তাবিজ আছে সেটা হলো ঘরের ভিতরে ওই যে কিছু কিছু ক্যালেন্ডারে বড় বড় ক্যালেন্ডারে ছোট ছোট ল্যাংটা ফুলা মানে ছবি পাওয়া যায় না ওর একটা জুলোই রেখে সকাল বিকেল দেখলি ছেলে হয় তাই নাকি এসেছে কোন চোর হ্যাঁ খুদার গজব হবে এ করে না এরকম করে নাকি এ শুনছেন না এ শূন্যত আপনাকে দিক চালু হয়েছে আমাকে ওই দিক ওই শূন্য দেখছি তাতে যে কয়টা ওই দেখছে তাকে আর একটা মাই হয়েছে কেরকে দুই দুটি হয়েছে তাহলে বুঝা গেছে তাহনিক বুঝছেন তো আদর্শ মুসলিম পরিবার কিভাবে গড়বেন এবার তার ডান কানে আজান বাম কানে কামত তাহনিক হয়ে গেল এরপরেই আমার মারা বাচ্চাকে স্তনে সর্বপ্রথম স্তনে যে দুধ আছে বাচ্চাকে মুখে সেই স্তনের দুধটা খাওয়াবেন এর নাম শাল দুধ বলে ডাক্তাররা এই শাল দুধের ভিতরে বাচ্চার ব্রেন বাচ্চার দাঁতের ক্যালসিয়াম বাচ্চার হাড়ের ক্যালসিয়াম হার্টের ক্যালসিয়াম পুরো বডির ভিতরে যা লাগবে সব দিয়ে আল্লাহ তালা মায়ের স্তরের ভিতরে শাল দুধ দিয়েছে আমার আজকালকার ম্যাডাম ক্লাসের মা বোনরা শারীরিক গঠন ঠিক রাখার জন্য বাচ্চারে কোনো দিন দুধ খাওয়াবে না বলে প্রথম দিনের দুধ থেকে তাদেরকে বঞ্চিত করে যাতে বাচ্চা দুধের অভ্যস্ত না হয় ওই থেকে ফিডার কান শুরু করে আর ওই শাল দুধটা স্বভাবগতভাবে একটু গাঢ় হয় ওই স্তনের ভিতরে থাকিয়া যায় আজ থেকে তিরিশ বছর আগে মুরব্বীরা সাক্ষী দেন বাবারা বিপার পত্রিকায় এ দেশের ভিতরে একটা রোগের নাম ছিল না ইদানিংকালে সেই রোগটা দেখা যাচ্ছে তার নাম হলো ব্রেস্ট ক্যান্সার তার নাম ব্রেস্ট ক্যান্সার মানে হলো স্তন পচন এই স্তন পচনে প্রত্যেক বছর বাংলাদেশে এক থেকে দেড়শো মহিলা মারা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারে স্তন হার্টের উপরে লাংসের উপরে অপারেশন করতে যে ভিতরের দিকে সমস্যা হইয়া যায় হ্যাঁ শত শত মারা মারা যাচ্ছে মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার একজন দিনদার ডাক্তার অভিমত করেছে পত্রিকার ভিতরে আমি দেখেছি এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এক নম্বরে ক্ষুদার গজব মেয়েরা স্তন পর পুরুষকে অবৈধভাবে স্পর্শ করায়ছে মেয়েরা অবৈধভাবে ওড়না কাজ ছাড়া খালি গায়ে চলে চলে পর পুরুষকে দেখাইয়া ব্রেসের উপরে ক্ষুদার গজব স্তনের উপরে ক্ষুদার গজব আল্লাহ আনোচ্ছে নিয়ে এনেছে দুই নম্বর হলো ওই সকল মারা তাদেরই ব্রেস ক্যান্সার বেশি হচ্ছে যারা স্তনের দুধ ছাল দুধ বাচ্চাকে খাওয়ায় নাই কোনো দিন খাওয়ায় না ওই গাঢ় দুধটা ভিতরে থেকে পচে ওটা পুজে পরিণত হইয়া ব্রেসের ভিতরে ক্যান্সার শুরু হচ্ছে এবার অপারেশনে যাইয়া প্রত্যেক বছর এক থেকে দেড়শো মা মারা যাচ্ছে আল্লাহ আমার কচি প্রেরিত বান্দার জন্য সামনে যে নিয়ামত তোর স্তনে দিয়েছিলাম তুই মা ফাজলামি করে সেই নিয়ামত থেকে কচি বাচ্চারে বঞ্চিত করেছিস আমি আল্লাহ তোর উপরে লান তার গজব দিয়ে দিলাম আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মাকিরিন চালাকি করো ফাজলামি করো আল্লাহ যদি ধরে ছুটতে পারবা না ইন্না বাচ্চা রব্বি কালা রব্বি কালা সাদিন আল্লাহ যখন ধরে রে বন্ধু তার হাত থেকে চূড়া বড় কিছুটা বড় কঠিন ঠিক ঠিক না এ আমার ভাইরা আমার বাপরা আমার পর্দার আড়ালের মামার মারা কচি বাচ্চাদের এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করেন না মায়ের স্তনের দুধের চাইতে শক্তিশালী কোনো দুধ তৈরি হয় না ডাক্তাররাই লেখে লেখে কি লেখে না যেই ফিডার আপনি খাওয়াচ্ছেন যেই দুধ আপনি খাওয়াচ্ছেন ও দুধের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প কোনো দুধ নাই ঠিক ঠিক না স্তনের থেকে নিয়মিত দুধ খান তাহলে আপনার প্রতি সন্তানের হক আদায় করা সন্তানের প্রতি আপনার হক আদায় করা হলো আপনি দুধ খাইলেন ওই সন্তানে মায়ের কথা মনে করবে আপনি তারে দুধ খাওয়ার নাই পেটে রেখে শুধু বের করে দিয়েছেন ওরকম পেটে তো কুত্তয় ভাস্তা ভাস্তা রেখে ছেড়িয়ে দিয়েছিল এই জন্য সে কুত্তয়ে কুত্তর সাথে সন্তানের অতটা গাঢ় সম্পর্ক থাকে না অল্প দিনের ভিতরে বাচ্চা বিচ্ছিন্ন হইয়া যায় আপনার বাচ্চা জন্মের থেকেই বিচ্ছিন্ন হয়ে গেল এই বাচ্চা আপনারে খেদমত করবে আপনি কি করে তা আশা করতে পারেন সন্তানরে কোলে নিয়ে বেশি বেশি কোরআনে কারিম তিলাওত করবেন তাবিজ কবজের দরকার নাই মৌলবিগের কাছে গেলেই বাচ্চাটা খুব কান্তিছে হুজুর একটু কিছু দেন হুজুর কয় দয়া কালা একটা উঠোই নিয়ে এসো দয়াকালার গাছের থেকে সাতটা নর সুতো নিয়ে এসে ভরিয়ে দেই দয়াকালার গাছ উঠোই গলায় বান্দা লাগবে না আমি তদবির শিখাই দেই ও বন্ধু কুরানের থেকে যতটুকু পারেন আলহামদুসুরই শুধু পারেন ইন্না চাই না কুলুই যদি পারেন বেশি লাগবে না যা আপনি যতটুকু আপনি পারেন বাচ্চারে কোলে করে নিয়ে অজু সহকারে আপনি ঘুরবেন আর পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কুল হু আহাদ ইন্না আতাইনা কাল কাউসার ইয়াসিন ওয়াল কুরআন কোরআনিল হাকিম হাল আতা আলাল ইনসানে দাহার যে সুর আপনি পারেন ওই সুরতে কিছু করে গুনগুন করে বাচ্চার কানে শুনে শুনে হাঁটেন আর তিলাওয়াত করেন আল্লাহর রহমাতে বাচ্চা কান্না বন্ধ করে স্থির ভাবে ঘুমাইয়া যাবে দয়াকলার গাছ তার গলায় বান্ধে দেওয়া লাগবে না তাবিজ লাগবে না ঘরের ভিতরে নিয়মিত সুর বাকারা তিলাওয়াত করেন আমি আল্লাহর কসম খেয়ে বলতে সক্ষম ওই ঘরের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ কেউ কে জিনে ক্ষতি করতে পারবে না জাদু সেহেরে ক্ষতি করতে পারবে না আল্লাহ রসুল বলেন ওই ঘরের ভিতরে কখনো সাপও থাকবে না ওরে বিষাক্ত কোনো প্রাণী থাকবে না নিয়মিত সুর বাকারা তিলাওয়াত করেন বাচ্চাটারে কোলের মধ্যে বসাইয়া মায়ের দায়িত্ব ছিল সুর কোরআন শরীফ তিলাওয়াত করা মা তা না করে বাচ্চা কান্দার সঙ্গে সঙ্গে টেলিভিশন অন করে দিয়ে ওই সামনে দৌড়িয়ে দেয় ও দেখে আশ্চর্য আক্কা বাক্কা খাইয়ে থামিয়ে যাওয়ার আল্লাহ এতক্ষণ কোন কি দেখছিল কি দেই জন্মের থেকে সে ট্রেনিং নিয়ে আসছে ওদিকে পেটের থেকেও ট্রেনিং নিয়েছে বৈদ্যুতিক ফোকাসর মায়ের পেটে পড়ছে পেটের থেকে ট্রেনিং নিয়েছে জন্মের পরও টেলিভিশন দেখে ওই বাচ্চা পাঁচ সাত বছর হওয়ার পরের থেকে মক্তবে যাইতে কইলে যায় না আর বিপরতে করলে পড়ে না ওর টেলিভিশনের নিশায় ধরে গেছে ঠিক না জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সারা করে না কবুল এবার বাচ্চারা বড় করতে করতে যখন বাচ্চার বয়স হবে সাত বছর আমার নবী ওর আগে আর দুটো সবক দিয়েছে সাত দিনের দিন মাথা চাইছে সাত দিন যখন বয়স ওই সময় মাথা চাইছে মাথার শুকনো চুলের ওজনে ধনী হইলে স্বর্ণ গরিব হইলে রূপা কত ঠিক বা রূপো হবে পঞ্চাশ একশো টাকার রূপো হবে ওই চুলের ওজনে গরিব মিসকিনদের ভিতরে সৎকা করে দেন বেরেন ভালো হবে মাথা খারাপ হবে না পাগল বুকাবধির হবে না আল্লাহর রহমতে জুয়েল ছেলে মেয়ে হবে সপ্তম দিন পুরো মাথার চুলগুলো চেষে ফেলবেন সবগুলোই ফেলাই দেবেন মাটিতে পুঁতে থবেন শুধু পিছনে অল্প সাইডে চুল রাখবেন খাইঞ্জেল ফাটানোর জন্যে তাই দেখি রাখে না রাখে না এসব হিন্দুদের রসম বাবার দরবারে সাইডে চুলি কম পড়ছে এ চুলরে উর্দুতে কি কয় বাল সাইডে বালের অভাব পড়ছে বাবার দরবারে সেই সাইডে রেখে দিছে বোঝে না একেবারে বোঝে না সবগুলো চুল চাইছে সবকা করে দেবেন সপ্তম দিন তার নাম রাখবেন আব্দুর রহমান আব্দুল কালেক আব্দুল মালিক মাহমুদ মোহাম্মদুল্লাহ আহমদুল্লাহ এই যদি ভালো নাম রাখবেন বন্ধু নবী রসুল সাবাই কেরাম আল্লাহর সাথে নাম মিলাইয়া নাম রাখবেন বোঝা গেছে না ডলি পলি লালটু বল্টু জন্টু মন্টু থাইল্যান্ড মোবাইল এই সমস্ত প্রিন্স কলেজ আগর বাগর এগুলো রাখার দরকার নেই মুসলমানের বাচ্চার নাম রাখে গোপাল এই হিন্দুরা কোনোদিন আব্দুর রহমান নাম রাখে তো তোমার নামে কম পড়ছে আড়াই লক্ষ নবী রসুলির নাম খোঁজো সাহাবির নাম খুঁজে ব্যবহার করো তাদের স্ত্রীদের নাম মেয়েদের নাম ব্যবহার করো হ্যাঁ এত অলি আল্লাহদের নাম তোমার নামে অভাব পড়ছে জন্টু মন্টু টুয়েল মুয়েল এগুলো কি আছে না দোয়েল কোয়েল ময়না সামা আবাজ আবা আল্লাহ ছাড়িয়ে দেই কষ্ট হচ্ছে আহ আমারও কষ্ট হচ্ছে তাহলে শেষ পর্যন্ত একটা আদর্শ মুসলিম পরিবার গড়ে করা শিখাই দিই নাকি বলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আকবার তাহলে কোন জায়গায় গেলাম আকিকা করে দেবেন এরপরে আকিকা আকিকা করতে লাগে কি ছেলে হলে দুটি খাসি মেয়ে হলে একটা খাসি গরুর বাঘের দুই ভাগ অথবা এক বাঘ বুঝে আসছে না কথা এখন এই আকিকা করবেন আকিকা না করিয়া ওই জায়গা একটু সাটুরিয়ে করে সাটুরি আছে না সাটুরি হিন্দুদের সুন্নত সাটুরি করেন না সাটুরে বাদ দিয়ে আকিকা করেন ও দোস্ত এই আকিকা না করে একটু সাটুরা করে কৃপণতা করে না তো টাহা পাবো কোন জায়গায় আল্লাহকে টাহা পাবি কে দেশ কেনে একটু ঠান্ডা কাশি লাগে নিউমোনিয়া হয়েছে ডেলি ষোলোটা ইঞ্জেকশন এটার দাম দেড়শো টাকা দেখ আকিকার টা বাইরে ওইটা না বাইরে দিতে হয়ে মা আর একজনের দিয়ে আমি সামনে পারবো না আল্লাহ দেয়া লাগতো না আকিকাটা দিতি ওই জায়গায় তো ওই জায়গায় সারিয়ে ফেলতাম আমি তা তো দেওয়া না এবার কয় তাই দিবানি আকিকা এবার আকিকা দিয়ে কামাজটা জুড়িয়ে দিছে কাতা করি টরি কায়দা মতো অনুষ্ঠান বাপ রে বাপ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে খাওয়ায় দাঁড়িয়ে এই কার্ড দিয়ে দিয়ে দাওয়াত হয় সিম কার্ড মেমোরি কার্ড বাড়ি বাড়ি দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে বড় লোককে কাতার আগ কাতারে খাওয়ায় দেয় শেষমেশ গরিব মানুষ জানি আড্ডি গুড্ডি রয়েছে গরিব মানুষের শেষমেশ কয় উরে শয়তান খাসি জবাই দিয়েছে না আর জবাই দিয়েছে বুঝতে পারলাম না ও সালের জন্য দুয়া ফেরত নিয়ে গেলাম খাওয়াই দেয় আবার এইরকম খেয়াঘাটের মতো বাঁশ দিয়ে গেরছে সামনে একখান বেশাল পাইতে টেবিল দিয়ে বসাই দিয়েছে কি ডাকি দেবা দাও খয়রাইতে বইছে ইয়ে দেখ সব জায়গা দুই নম্বরে কথা কয় না ঠিক ঠিক না এবার খায় দেয় চেয়ারম্যান সব পাঁচ হাজার টাকা মার হবা কুড়ি টাকা কেউ কিছু পায় না এই বিচারে চারটি খাইয়ে কয় বর দিচ্ছে না মাটি দিচ্ছে না শয়তানি যত এর সব জায়গা এরপরে যাইয়া এই সব আকাম কুকাম বাদ দিয়ে আকিকা করে গরিব মিসকিন ছোট বড় সবাই পরাণ ভরে খাওয়াইয়ে যদি রেন্দে খান সম্ভব হয় খাওয়াবেন না হলে ওই কাঁচা গোস্ত বন্টন করে দিয়ে দেবেন সবাই বোঝা গেছে আকিকা এরপরে নামটা সুন্দর করে রেখে অদস্ত ছেলে মেয়েকে বড় করা শুরু করবেন সাত বছর পর্যন্ত যখন চলে যাবে এর ভিতরে লেখাপড়া তেমন হুকুম করবেন না সাতের থেকে বাচ্চাকে পালন করার পদ্ধতি যাদের প্রথম প্রথম ছেলে মেয়ে হয় তিন চার বছরের থেকে লেখাপড়ার জন্য কঠিন প্রেশার দেয় মনে করে যে বছর পাঁচেকের মধ্যে এম এ পাশ করিয়ে যাতো মা বাপার মনে চায় হুজুর বাপকে মনে করলে হাফেজ হয়ে যায় না কে বয়স তো তিন বছর হয়ে গেল হাফেজ হয় না অত ব্যস্ত হওয়ার দরকার নেই পাগল হয়ে যাবে কেজি বেজি ইডাখানা গুটি খানিক বই তার মাথার উপরে চাপাই দেয় লাস্টে পাগল হয়ে যা ফল বই দিয়ে এরপর গোরস্থানের ভিতরে পলায় কবরস্থানের মধ্যে যে পলায় পড়ার ভয়তে আছে কি আছে না কারণ পড়ার ভয় আছে নেই আমার নবীর সাই তুমি বড় বিজ্ঞানী হুজুর কেছে মুরু সিবিয়ানাকুম বিসলাতে ওহুম আবনা ও সাবে সিনিন বাচ্চাদের বয়স যখন সাত ওই সময় থেকে তাদের নামাজের ট্রেনিং দাও আর নামাজের একটু একটু করে সাথে সাথে করে মসজিদি মাদ্রাসায় নিতে তালে থাকো মসজিদি ছেলেদেরকে নাও মেয়েদেরকে মায়ের সাথে যায় নামাজে বসায় দাও শেখ ফরিদ শহীদুদ্দিন গঞ্জে সাকর রহমতুল্লাহ এক বুজুর্গ নাম শুনেছেন না আপনারা গঞ্জে সাকর গঞ্জ মানে গুলা সাকর মানে চিনি ওনার নাম দিয়েছে গঞ্জে সাকর তার কারণ হলো ওনার আম্মা যান ওনারা নামাজের ট্রেনিং দিতেন কিভাবে নামাজের সময় বলতো আব্বু আসো আমার সাথে নামাজ পড়ো আমা নামাজ পড়লে আল্লাহ কি দেয় উনি আবার মিষ্টি খাল লুবি ছিল চিনি খাইতো আল্লাহ চিনি দেয় বল্লা চিনি দেয় তো তার সত্যি মা দেয় বলে হ্যাঁ দেয় ওনার মা ওনারে আগের থেকে ওই চিনির লোভ দিয়ে নামাজ পড়াবে বলে একটা টুপলাই করে চিনি যায় নামাজের নিচে রেখে দিত নামাজের পরে কাম্বু মোনাজাত করো চক্ষু বন্ধ করে মোনাজাত করাইতো ওই সময় যায় নামাজের নিচের থেকে টুল্লা ডাতের মধ্যে দিত ওই খুশিতে নামাজ পড়তো দেখেছেন নামাজের প্রশিক্ষণের পদ্ধতি হ্যাঁ দোস্ত এইভাবে নামাজ শিক্ষা দিতে হয় একবার মা বেড়াইতে গেছে অন্য জায়গায় বাপের বাড়ি এদিকে উনি ওই সময় বাড়ি এসে পারে না পারছে না নামাজে রক্ত হয়ে গেছে তখন উনি টেনশনে পড়ে ওরে আল্লাহ আমার ফরিদুদ্দিন তো যদি আজকে চিনি না পায় যায় নামাজের নিচে তাহলে তো সর্বনাশ বদনাম হয়ে যাবে আল্লাহ রে কয় আল্লাহ আমার তুমি লজ্জা দিও না আল্লাহ আমার ফরিদুদ্দিন ফরিদুদ্দিনকে তুমি তার সামনে আমাকে ধোকাবাস সাব্যস্ত করো না ফরিদুদ্দিন তো নামাজে রক্ত আসলে আজান শুনে যায় নামাজ বিষে বসে গেছে নামাজ পড়বে জান চিনি পাবে হ্যাঁ তো নামাজের পরে যায় নামাজের পরে এসে হাত উঁচু হাত উঁচু করে নামাজের পরে হাত তুলছে আল্লাহ আমার চিনি দাও আল্লাহ আমার উনার তার গুনামাফের চিনতে না চিনি চিনতে আল্লাহ এক টোপলা চিনি হাতের মধ্যে দিয়ে দেশে যেরকম সোভান আল্লাহ ও দোস্ত তারপরে এসে কয় হাই জু আল্লাহ চিনি দেশে মা মা কান্তি কান্তি বাঘ বাঘ এই থেকে নাম রেখে দেশে শেখ গঞ্জ সাকার চিনির গুলা ও বাবা এইভাবে তো বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে বাচ্চাদেরকে ট্রেনিং দেন কি হ্যাঁ বুকটা ফাটিয়ে যায় বুকটা ফাটিয়ে যায় আব্বু তুমি বলো রাত্রি শুয়াইয়ে কয় বুকটা ফাটিয়ে যায় বুকটা ফাটিয়ে যায় রাত্রি শুয়াইয়ে মারা ইংরেজি মারা বাচ্চাদেরকে পড়ায় আব্বু তুমি কও র্যাট মানে ইঁদুর ক্যাট মানে বিড়াল কাউ মানে গরু হ্যাঁ ডগ মানে কুকুর কুকুর বন্ধু জাতি জাতি মা ঘুমাই গেছে বাচ্চা ঘুমাই গেছে গমের মধ্যে দুইটার মৌত হয়ে গেছে শেষ কলে মা কি হলো কি হলো বিনা হিসাবে জান্নাতি কুকুরির গলায় দিয়ে দেবে রাত্রে বলবা বাচ্চারা আব্বু তুমি মোহাম্মদুর রসুল্লাহ আব্বু তুমি আলা ইলিয়াসিন আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক যে কোনো একটা দুরূদ শরীফ পড়াও চার বি দুয়ার মধ্যে আল্লাহর নাম আছে ওই দোয়া পড়তে পড়তে যদি মউত হয়ে যায় তাকেই ধরে নেওয়া হবে ইমানি মউত এরকম ট্রেনিং দিতে হবে ও দোস্ত এবার বাচ্চার বয়স যখন সাত নামাজের ট্রেনিং দশ বছর যখন পুড়ে যাবে বাচ্চাদের বয়স যখন দশ হবে নামাজের জন্য পিটান দাও ওরে দশ বছরের পরে যদি বাচ্চায় নামাজ না পড়ে আর এই বাচ্চারে যদি আব্বা নামাজের জন্য পিটান দেয় ময়দানে যাইয়া কাপের সাথে যুদ্ধ করে একটা কাপের মারলে যে সোয়াব সমপরিমাণ সোয়াব পাইয়া যাবা কারণ নিজের সন্তান ওই সন্তানের কাঁধে চড়ছে শয়তান তাই তারা নামাজের থেকে ঠেকা যাচ্ছে বলুন টিকিরিং না এই মুহূর্তে সন্তানের গায়ে পিটান দিলে পিটান লাগে শয়তানের গায়ে আর একটা কাজ করবা দশ বছর যখন পুড়ে যাবে দশ বছরের পরে বাচ্চাদের বিছানা আলাদা করিয়া দিবা দশ বছরের উপরে ভাই বোনকে এক বিছানায় শুইতে দিবা না দশের উপরে মেয়েদের বয়স চলে গেলে মায়ের কাছে মেয়েরে শুইতে দিবা না দশের উপরে ছেলের বয়স হইলে বাপের কাছে শুইতে দিবা না গরিব মানুষ এত ঘন ঘন খাট পাচ্ছ না বিছানার ভিতরে একই কাঠে যদি শুইতে দাও লেপ আলাদা করে দাও কাঁথা আলাদা করে দাও বিপদ আছে বলা যাবে না সংক্ষিপ্ত বলি সাবালিকা মেয়ে যদি মায়ের কাছে শুয়ে থাকে আর রাতের বেলা যদি স্বামীতে স্ত্রীর কাছে যাওয়ার ইচ্ছা হয় যৌন স্ত্রী হারিয়ে যে যদি স্ত্রীর গায়ে হাত দিতে যায়া যুবতী মেয়ের গায়ে হাত পড়িয়া যায় রে বন্ধু বউডারে মুখে তালাক দেওয়া লাগবে না জীবনের তারে তরে তালাক হইয়া যায় মুখ দিয়ে তিনবার তালাক দিলে হিলা করে আবার বিয়ে করা যায় মায়ের গায়ে হাত দিয়ে বসলে বউডায় এমন তালাক হয় আর কোনো দিন হালাল করার কায়দা থাকে না যুবক ছেলেকে নিয়ে আব্বাই শুয়ে আছে বউটা স্বামীর কাছে যাবে বলে ইচ্ছা করেছে এই চাহিদা নিয়ে যে যদি স্বামীর গায়ে হাত দিতে যে যুবক ছেলের গায়ে হাত দিয়ে বসে স্বামীটা ওই রকম চিরতরে হারাম হইয়া যায় হালালের কোনো কায়দা থাকে না এই জন্য আমার রসুল বলেছেন দশের উপরে গেলে অনেক বাচ্চারা শারীরিক গঠনে বলিষ্ঠ হওয়ার কারণে সাবালিক হতে পারে সাবালিকা হতে পারে এই জন্য পার্লিকু ঘুম না মাদা জিগিম বিছানা আলাদা করিয়া দাও ষাট হাজার টাকায় যে খাট একখান্না বানাইয়া ছয়শো টাকায় যে পাঁচ ছয় এখান কিনে তাদেরকে আলাদা আলাদা বিছেন দাও কত সুন্দর কত পদ্ধতি এই পদ্ধতি বাদ দিয়ে খ্রিস্টানদের পদ্ধতি সবগুলো একসাথে জড়ায় গড়ায় লাস্টে কয় কি ওই তো দুই হুজুর এক কম্বলে সুতি পারে না আরে শোভ কি রে মোহাম্মদ রসুল্লাহ নিষেধ করছে কম্বলের তলে শুলি দুটিয়ে ল্যাংটায় জড়ায় গড়ায় শুয়ে থাকলি শেষে এটা তো জায়েজ নাই আছে নাকি জায়েজ ওই জন্য আমার নবী তরিকা শিখে দেয় তোমরা তো ন্যাংটা ইয়ে আইজো দেখলাম আজকে আসার সময় এই যে তালমার মোড়ে মগরেবের নামাজ পড়তে গেছি যে দুটি এক জায়গায় দাঁড়াইয়ে মুখোমুখি পেশাব করতেছে তোরা তো অপারিস কোনো মৌলবীরাই পারে এই জন্যই তো তোকে ওই কয় তোরা এই যে খোটা দিস এগুলো খোটা না এগুলো আমাদের সনদ এগুলো আমাদের উপাধি আমাদের প্রশংসা বলেন ঠিক ঠিক না দোস্ত করিস না তাহলে সন্তান ভালো হবে না আর জীবনে কোনোদিন দাঁড়ায় পেশাব করবি না দাঁড়ায় পেশাব করলে চোখের পাওয়ার কমে যায় দাঁড়ায় পেশাব করলে পরা সেক্স দুর্বল হয় দাঁড়ায় পেশাব করলে কিডনি দুর্বল হয় তাড়াতাড়ি দাঁড়ায় পেশাব করলে চুল দাড়ি পাকে তাড়াতাড়ি দাঁড়ায় পেশাব করলে চেহারার লাবণ্যতা কমে যায় দাঁড়ায় পেশাব করলে সুন্নতের খেলাফ হওয়ার কারণে মৌতের সময় কলে মানসী হয় না কয় হুজুর যে প্যান্ট এ তো বসার কাজা নেই তা পেশাব না দাঁড়াই করলিস আগার সময় কিনবি নি যদি ফতে ঘাটে তোর আগা আসে হ্যাঁ বা বাথরুমের মধ্যে না পুরোটা খুললে তুলিস আসে ফতে ঘাটে অপরিষ্কার আর এমন প্যান্ট নিচে শোয়া হাত জুলোই দিয়েছে তলিতি কাপড় দেয় নেই দায়টে হুজুরকে সাথে একটু নামাজে দাঁড়াইছে রুকুতি জন গেছে গেঞ্জিটা এদিক সরিয়েছে প্যান্টটা ওইদিক সরিয়ে গেছে ফাঁসার গিরে গুড়ি সহ আধা হাতখানি বার হয়ে গেছে এ কথা কয় না এ ভাই কয় না বলে শুয়ে দিয়ে পোশাকের শূন্যতে এই শূন্যতের আবিষ্কারক কেনা জানেন চিত্র জগতের কুত্ত কুত্তিরা ওরা ওই যা দেখা দেয় তাই আমল করে খুব ভয় হচ্ছে যদি কোনো নায়ক শুটিং করতে যায় ব্যস্ততার খাতের পেশাবের পরে সেনাটকাতি মনে না তায় আর যদি তার শরীরের কিছু বেরোয় যায় এই যদি যুবকরা সেই নায়কের শুটিংয়ের মধ্যে দেখে আমার মনে হয় ইয়াও আমল করা শুরু হয়ে দেয়নি কি করা যায় না এটা এটা একটা মডেল এটা একটা ফ্যাশন করিস ওইরকম ফ্যাশন করিস পালন করিস খুব সিদ্ধাল এবার দশ বছর দশ বছর পর্যন্ত হয়েছে না সবক কোন জায়গার থেকে আইসি বিয়ের শুরুর থেকে ঠিক ঠিক না আর বাচ্চাদেরকে মুসলমানি দেবেন কোন সময় একটা কথা রয়ে গেছে সেটা হলো মানুষের সামনে প্যান্ট খুলতে যখন লজ্জা পায় তার আগে আগে আর এটা স্বাভাবিক সাত বছরের থেকে এরকম হয় তাই না আমার বাচ্চারা নিয়ে সেদিন নদীতে গেছি গোসল করতে আমার বাড়ির পাশে মধুমতি চার বছরের বাচ্চা চার বছর আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন ওরে নিয়ে গেছি নদীতে অনেক মানুষ গোসল করতেছে আর ওরে আমি প্যান্ট খুলে গোসল করো কোনো মতেও প্যান্ট খুলবে না তো বললাম ওর মারে যে ওই ওইটারে মুসলমান বাকি উপরে গুলো সব দিয়ে দিছি মুসলমানি ওই তিন চার পাঁচ বছরের মধ্যে সব মুসলমানি দিয়ে দিছে ওই ডেরে দিয়ে দেবো ওই বাড়ি নিয়ে দেখলাম যে মানুষের সামনে প্যান্ট করতে লজ্জা পাচ্ছে হুজুর আমরা আল্লাহর রহমতে ষোলো আঠারো বছরে লজ্জা পাইনি ন্যাংটা হতি তা তুম আগে মুসলমানের বয়স হবে না মরিয়ে গেলি দুদু ওইটা কোনো নিয়ম না তাহলে এবার একটা ওই লজ্জা দেওয়ার মাপা যাচ্ছে না তাহলে একটা মাপ দিয়ে দিতে হবে বয়সের কি বলেন কয় যে উস পলানো নীল দরিয়া আটু পানি হতো আর নীল দরিয়ায় পানি যদি থাকে এক বিঘে তাহলে আটু পানি হলে কি মেলা লম্বা হওয়া লাগে নাকি তাহলে মূল ভাবেন উস পাওয়ানের একটা লম্বার একটা মাপ থাকতে হবে না উস পাওয়ালান তিন হাজার ছয়শো গজ লম্বা ছিল তাহলে লজ্জা যে মাপতে যে দেয় যে এরা বিশ বাইশ বছরের ল্যাংটাও এ দুটি এক সামাসামি পেশাব করতেছে তাহলে একে লজ্জা দিয়ে মাপা যাবে না একে একটা বয়সের মাপ দিয়ে দিতে হবে সাতের ভিতরে ছেলে ছেলেদেরকে মুসলমানি করাই দেবেন আর আলকাতা করেন না এবার হুজুর বলেন ফাইজা বালাগা যখন বালে গয়ে যাবে তখন তার বিয়ে দিয়ে দাও ফাইম বালাগা আর ওদিকে বালে হয়ে গেছে ছেলে মেয়ে ওয়ালাম আব্বাই তারে বিয়ে দেয় নাই অকর্মা ছেলে বিয়ে দিচ্ছে না এবার যৌন অবৈধভাবে মিটানো শুরু করেছে আল্লাহ রসুল সন্তানে যত অন্যায় করবে আব্বার আমল নামায় ফিলাক্সি লোড হবে তাওরাতে হাদিস বলেন তাওরাতের ভিতরে হিসেবে এসেছিল আমার আল্লাহ হিসেবে নাই আমি সেখান থেকে সংগ্রহ করে তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম আল্লাহ রসুল বলেন মাম ইবনাতুহু ইসনাতায় আসারাতা সানাতান যে আব্বার মেয়ের বয়স বারো বছর অতিক্রম করলো তথা সাবালিগায় পদার্পণ করলো এই সাবালিগা মেয়েকে আব্বাই বিয়ে দেয় না খালি বড় বানায় খালি বড় বানায় খালি সার্টিফিকেট কামাই করার জন্য বিশ্ববিদ্যালয় ব্যবসা বিদ্যালয় সব জায়গা ছাড়িয়ে দিয়েছে মেয়েটা খালি বড় হয় ইসমান এবার তার বয়সের সাথে সাথে তার চরিত্রের ভিতরে কি বলে চরিত্রের ভিতরে পরিবর্তন আসতেছে মেয়েটার ভিতরে এবার ভিন্ন চাহিদা এসে গেছে তার স্বামীর ঘর করতে মনে চায় পুরুষের সাথে রাত কাটাইতে মনে চায় ওদিকে আব্বাই তো তারা বিয়ে দিচ্ছে না খালি সার্টিফিকেটের জন্য ময়দানে ছেড়ে দিছে এই মেয়েটা যত অন্যায় করবে সোনারগাঁও হোটেল সিরাটান হোটেলের ডাল পালন করবে ওই জায়গা থেকে যত গুণা করবে আব্বার আমল নামায় পাইস আবি হে আব্বার আমল নামায় রীতিমতো জমা হবে তুমি আব্বা মসজিদি বসে সুবান আল্লাহ কে কেন মাল্লি কাজ হবে না মসজিদে বলছে নিরিবিলি মেয়েটার হোস্টেলে দিচ্ছে তোমার লা তোমার লা কেনু মারি একদম দাঁতে লেগে শীতে শুয়ে পড়ি ধু ধু ওই সুবাল আল্লাহর কেনু মারা বাদ দিয়ে গাইডারে বাড়ি আনো ওইটারে বিয়ে দাও তাড়াতাড়ি সব খাই বেলাই দিচ্ছে রাগ হচ্ছেন নাকি তা রাগ হন না রাগ একটু হন আইয়া কামার করবো না কি বলেন রাজি আছেন হ্যাঁ যুবকরা আমি যে পদ্ধতিতে বলে দিছি এই পদ্ধতিতে সংসার করতে হবে আদর্শ ফ্যামিলি করতে হবে রাজি আছে আছে রাজি আরো শত শত শব্দ বলে পারা যাবে না রাজবর বললে শেষ হবে না সংক্ষিপ্ত কথা হলো যেমন মানুষ সেরকম মানুষের সাথে সম্পর্ক রাখলে সেরকম স্বভাব আসে কামে লেগার খাকে গিরাত যার না কে সার যার বুর্দে খাকে তার সাবাত হ্যাঁ যদি যোগ্য মানুষের মুঠের মধ্যে একটু ছাইও দেয় তা স্বর্ণ হয়ে যায় আর অযোগ্য মুঠের ভিতরে সোনা দিলে তো ছাইও এবারে ঠিকই ঠিক না গর্ত সঙ্গে চুবা সাহেব দিল সিগর গৌহার ছবি যদি তুমি সঙ্গে মর্মর শক্ত পাথর হও আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে পানির মতো মোমের মতো গলিয়ে নেমে যাওয়া দোস্তরে যুবক লেখাপড়া কর জেনারেল পড়াশোনা কর ডাক্তারি পড়বি ইঞ্জিনিয়ার হবি ভালো করে লেখাপড়া করবি আদা বিদ্যে হইয়ে সেড়ি দিস নিয়ে আমি ওই দিক কোন জায়গা যেন কইছিলাম আইটু নুরাগে পাকলি দুধের সাথে মিশা যায় না ঠিক ঠিক না আইটু ইয়ে পাক বড় উচ্চ শিক্ষিত হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় মনে মনে নিয়ত ত্রাক জানলে আমার এই জেনারেল যোগ্যতাটাকে আমি তবলিগির কাজে ব্যবহার করব। তাহলে ইংরেজি পড়বি প্রত্যেক অক্ষরে অক্ষরে সোয়াব পাবি আর যদি কোরআন পড়বি আর নিয়ত করবি যে মৌলানা নাসির আল লেখতের মতো ওয়াশ করিয়ে খাবো জম্মের টাকা ভাসছে তাহলে এক পাইলেও সোয়াব পাবে না কোরআন পড়িও আল্লাহ যদি তোর বক্তা হিসেবে কবুল করে তোর ওই প্ল্যান করা লাগবে না এমনি ময়দানে চলে আসতে পারবি ঠিকই ঠিক না আর যদি জেনারেল পড়ো তাও যদি তোমার নিয়ত থাকে যে আমি এই এই জেনারেল যোগ্যতা যে দাওয়াতে তবলিগের কাজ করবো বিশ্বকে ইংরেজদেরকে আমি কলেমার দাওয়াত দেবো আল্লাহর রহমতে তোমার ইংরেজদের প্রত্যেকটা অক্ষর অক্ষরে তুমি সব পাবা ইংরেজিতে কোনো দোষ নাই ইংরেজে দোষ আছে আমার সদস্য বুঝুরি লিখেছেন ইংরেজি পড়ো ইংরেজ হইও না ইংরেজি পড়ো ইংরেজি ইংরেজ ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হইও না দোস্ত এই সকল মহামানবদের লেখালেখনি পড়ে আদর্শ মুসলিম পরিবার গঠন করো চরিত্র সভা ভালো করো আমার সদ সাবজুর রহমতুল্লাহ রাইহে তবলিগ ইসলামী জেন্দেগি একটা বই লিখেছে তবলিগের সাথী কারা আছেন একটু দেখাবেন দুই তিন দিন পাঁচ দিন গিয়েছেন তবলিগে দুই তিন দিন পাঁচ দিন এক মাস এক চিল্লা গিয়েছেন গেছেন সবাই ধন্যবাদ মাশাল্লাহ বাকি যারা আছে আল্লাহকে একটু হাত দেখাই তো আমাদের যা দরকার কিনা বাকি যারা আছেন তবলিগে যাওয়া দরকার কিনা তবলিগে যাওয়া দরকার কিনা দরকার না দরকার না হ্যাঁ যার দরকার না তার কাছে নামাজ ভাঙ্গার কারণ উনিশটে বার্তা বই ওই মাসাল্লাহ সবাই দরকার তো তবলিগ এক জামানায় এখানে এখানকার মানুষ এক শ্রেণী এসে বলতেছে হুজুর তবলিগের জন্য হাত উঠেন না আমরা তবলিগ পছন্দ করি না হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখেন ইসলামী কোনো ইসলামী কোনো যদি রাজনীতি সংগঠন থাকে সহি ইসলামী রাজনীতি গলত দুই নম্বর না তাহলে সেই ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক রাখেন দাওয়া তো তবলিগের মেহনত করে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি সর্ব দলের মানুষ তবলিগের ভিতরে যাওয়া যায় যাই কি যায় না আট্রসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ চানমুনাই যত দল আছে পীর মাসাকদের ভণ্ড হোক আর সহি হোক তবলিগের ভিতরে যাওয়া যায় কি যায় না সব দলের মানুষকে হাতে ধরে ট্রেনিং দিয়ে দেয় দোস্ত এর নাম হলো ব্রাহ্মমান মাদ্রাসা চলমান মাদ্রাসা সারা বিশ্বব্যাপী কাম চলছে প্রত্যেক দিন তিন সাড়ে তিনশো মুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছে তবলিগ আল্লাদের সুভান আল্লাহ আল্লাহ যদি আপনারা বহির বিশ্বের জন্য কবুল করে নেয় আর পাঁচটা খ্রিস্টান যদি আপনার কলেমার দাওয়াতে মুসলমান হন আপনার ইসলাম যে ভেস্তে না যাইতে পারলে ওই পাঁচজনের ইসলাম দিয়ে আপনি ভেস্তে চলে যেতে পারবেন সুভান আল্লাহ এই দেশে পাঁচজনের দাওয়াত দেশের নামাজ পড়তো কিন্তু দিশে পাইতো না আপনার সাথে একটা সিললে যে তারা নামাজের ট্রেনিং নিয়েছে আপনার নামাজ কবুল না হইলে ওই কয়জনের নামাজ দিয়ে আপনি ভেসতে চলে যেতে পারবেন কত বড়টা সহজ পথ না ভাই সহজ পথ না তারা আদর্শ মুসলিম পরিবার দাওয়াত তবলিগের মেহনত এই সমস্ত দরকার আমার সদস্যাবধু আমি আগে বলি নেই আর কি অনেকে ভুল বোঝে মৌলানা নাসির সাহেবের পয়সার টান পড়ে লিখলে একটা বই লিখতে পারি আমার অনেক কিছু লেখার আছে যা আল্লাহ পড়াইছে তাদের দুই কলম লিখতে পারি কিন্তু আমার তো প্রয়োজন নেই লেখার বড়রা যে বইগুলো লিখে গেছে সেইগুলোই পড়তেছে না আর বড়দের ভিতরে লেখক যেমন হয় তার লেখার নূরও সেরকম এরকম হয় এটা আদৌ আমার ব্যবসা না আমি পয়সা দিয়ে ওখান থেকে পুঁজি খাটাই আমি বই আনি নেই আমার বাড়ি সদস্যদের বড় ছেলে ওমর আহমদ চাপ মনে পাঁচ লক্ষ টাকার বই পাঠায় দেশে এই পাঁচ লক্ষ টাকার বই আমি সারা বাংলাদেশ ঘুরিয়ে সেদিন যশোর গেছি এক মাহবিলের ভিতরে আল্লাহ একবার পনে দুইশো বই মানে মানে ফুঁ দিয়ে টেনে নিয়ে চলে গেছে তারপরে এই যে দারোগা সাহেবরা আরো রাগ করতেছে এই কয়েন বই নিয়ে আসছেন কেন সদস্য সাহেবের বই সোনার মানুষ কি বলে ফরিদপুর বাঁচি এই দেশের এই বঙ্গের সমস্ত ওলামাইকেরাম কমই যারা আছে আমরা এই জেনারেশনে যারা আছি সকলে বলতে বাধ্য যে আমরা শামসুলক গাছের ফল কি বলেন ঠিক ঠিক না আমরা সদস্য গাছের ফল কি বলেন ভাই ঠিক ঠিক না এই জন্য দোস্ত তবলিগি তবলিগ ইসলামী আদর্শ মুসলিম পরিবার চরিত্র গঠন মা বাবা ও সন্তানের হক হালাল হারাম বেদাত ইস্তেহাদ এই মৌলানা ভাই শফিক ভাই যা বয়ান করেছে আমি এতক্ষণ যা বলেছি সম্পূর্ণ সদস্যের বৈরবিতে আছে আরও কত কথা একদিনই তো বলে শেষ করা যাবে না হুজুরের জীবনী আসছে সকলকে আমি পরামর্শ দেবো কাছে যদি পয়সা থাকে ন্যায্য মূল্য আট টাকা এখন পত্রিকা লেখা আছে আট টাকা ও জায়গা যে তো কমিশন চান না জমিয়ে ছয় টাকা দিতে হবে কমিশন হ্যাঁ এ জায়গা কমিশন কেন এ বইয়ের পয়সা হুজুরি খায় না করে দিয়ে গেছেন বিশ্বকল্যাণ পাবলিকেশন সেটা জমা হয় জাতির সেবার জন্য এটি মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের জন্য এটা সেবামূলক কাজে খরচ হয় এই জন্য আপনি সৎকা হিসেবে দেবেন যে টাকা রেট আছে সেই টাকা একশো টাকা জীবনী ষাট টাকা পঞ্চাশ টাকা এই বিভিন্ন প্রকারের বই আছে এই কয়েক প্রকারের বই স্টেজে পাবেন অল্পক্ষণের ভিতরে ইনশাল্লাহ দুয়ার পরে এসে নেবেন রাজি আছেন তো ইনশাল্লাহ পয়সা থাকলে যুবক সিম আর মেমোরি কার্ডের পত্রিকা কিনে সব খেয়ে বেলা দিছিস এগুলো বাদ দিয়ে একখান সদর সাহেবের একখান সিম কার্ড নিয়ে যা হুজুরের পাঠানে একখান মেমোরি কার্ড নিয়ে যা রুহানি সম্পর্ক হবে সদর সাহেবের সাথে সাথে আল্লাহ যদি কেয়ামতে সদর সাহেবকে জান্নাতি করে আর আমল নিয়ে যদি ঠৈগ যাস কম পড়ে যাস বলতে পারবে আল্লাহ আমি তোমার শামসুলক ফরিদপুরিকে মহাব্বত করে তার একটা বই আমি পড়েছিলাম আল্লাহ আল্লাহ এই অসিলে আল্লাহ তারা মাফও করে দিতে পারে পারে কি পারে না তৌফিক থাকলে পকেটে পয়সা থাকলে চট করে একটা বই নিয়ে যাবেন দোয়া হবে এখন বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ আমল করা তৌফিক দান করুন হ্যাঁ ও ভাই বদরি সদস্যতা তো শফিক ভাই দায়িত্ব ছিল সব জন্য একটু বসি একটু বসি একজন মানুষ উঠবে না দোয়া করব শুধুমাত্র পেশাবের টেনশন আছে যার আর যদি কেউ পেশাব ছাড়া ফাঁকি দিয়ে উঠে যার কথা কন যদি আমি পেশাব করতে যাচ্ছি মিথ্যে কথা কে গেলে কিন্তু গণরিয়া হবে না ডায়াবেটিস হতে পারে <coughs> আবার আসবা তিনশো তেরো জন বদরি সদস্য মানে কি জানেন তিনশো তেরো জন সাহাবি নিয়ে আল্লাহ রসুল জেহাদ করেছিলেন বদরের যুদ্ধ তাই না ভাই এই তিনশো তেরো জনের নামে বিভিন্ন মাদ্রাসা একটা কমিটি কমিটি আছে ও বিষয়ে আমি আলোচনা করি একে উঠবে না বসো বসো বসো বসো শোনা বসো বসো বই নিয়ে যাবা তোমাকে কাছে টাকা চাচ্ছি না যাকে কাছে আছে সারা বছরে আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করেছেন তার ভিতরে থেকে একটা হাজার টাকা রসুলের মেহমানদের খেদমতে দেবেন আর এই বদরি সদস্যদের নামের সাথে নাম মিলে একটা কার্ড করে নেবেন কেয়ামতে যদি আল্লাহ তালা বদরি সাহাবাদেরকে তো অবশ্যই জান্নাতি করবেন হুজুরের ওয়াদানা আল্লাহর ওয়াদানা ভাই আপনার সাথে তার সাথে নামে মিলে গেছে এ ওসিরা আল্লাহ তালা আপনাকে জান্নাতি দিয়ে দিতে পারে দোস্ত এবং দেবে আশা করা যায় ও দোস্ত সারা বছর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন বছরে একবার মাত্র টোটাল জীবন ভরে নিয়ে রাখেন আমি দোয়া করব আল্লাহ তালা আপনাদেরকে বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে মহাজিরিনদের সাথে জান্নাতি করে দেয় হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেয় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন তো কোন আল্লাহর বান্দা আছেন হ্যাঁ আছেন যে হুজুর আমি সারা জীবনে করে একবার বছরে প্রত্যেক বছরে জীবন ভরে একবার এক হাজার টাকা আল্লাহ রসুলের টিমদের জন্য বদরি সাহাবাদের সাথে নাম মিলে বছরে একবার দেবো আপনি টাকাটা রমজান মাসে দেবেন সাত আশা সত্তর হাজার টাকা দানের সব পেয়ে যাবেন কোন আল্লাহর বান্দা আছেন আপনার ইনকামের থেকে এখনই দেওয়া লাগবে না আপনি বছরে একবার একবার সারা জীবনের ভিতরে প্রত্যেক বছরে একবার দেবেন একবার এক হাজার টাকা কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম দাঁড়ান তো ভাই একটু দাঁড়ান মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটু দাঁড়াই বলেন দাঁড়াইলে বরকত আছে আল্লাহ তালে উঠার বরকত দিয়ে দেবে কি নাম এক হাজার টাকা আল্লাহ শকুর আব্দুল শুকুর মুন্সিকে হায়াতে তেবা দারাজ করেন ইমান আমলে বরকত দেন এই সকলে সদস্য সাহেবের বই নিয়ে যাবে তবলিগি জেন্দেগি আদর্শ মুসলিম পরিবার চরিত্র গঠন আমি যা আলোচনা করেছি সব হুজুরের বইয়ের মধ্যে আছে আরো বহুত আছে ইনশাল্লাহ বাড়ির সদস্যদেরকে পড়াবেন কে আছেন কে কে কার টাকা আল্লাহ কবুল করছে বদরের সদস্য মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান এক হাজার টাকা আল্লাহ হজরত হাসান নদী আল্লাহ তালানুর সাথে বদর সাহাবাদের সাথে জান্নাতি করে কি নাম ভাই ইদ্রিস মন্ডল ভাই ইদ্রিস মন্ডল এক হাজার টাকা আল্লাহ দান কবুল করেন নেক হায়াত দারাজ করেন বদর ইসাবাদের সাথে জান্নাতি করেন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আপনি বই নিয়ে এই পাশে গেলে ভালো হইতো অনেকে আছে ব্যস্ত হয়ে গেছে এই পাশে যে এনতে নিয়ে যাবে কে আছেন কে কি নাম ভাই মোহাম্মদ মনির হোসেন এক হাজার টাকা আল্লাহ দান কবুল করেন নুরুল ইসলাম বাই নুরুল ইসলাম প্রত্যেকের সুন্দর অ্যাড্রেস মাদ্রাসায় জমা দিয়ে আপনার ফোন নাম্বারও দিয়ে যাবেন যাতে হুজুররা আপনার সাথে যোগাযোগ করতে পারে বাই নুরুল ইসলাম আল্লাহ দান কবুল করেন বদরি ইসাহাবতের সাথে জান্নাত নসিব করেন হালালভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন সদস্যের সিম কার্ড মেমোরি কার্ড সকলের জন্য এটা আমি মনে করি ইমানি দায়িত্ব নিয়ে যাবেন কে আছেন মোহাম্মদ লুকমান হোসেন এক হাজার টাকা আল্লাহ দান কবুল করেন ইমান আমলে বরকত দেন কি নাম ভাই